أن تقوم فيه فيه رجال يحبون أن يتطهروا والله يحب المستحسنين وقال رسول الله صلى الله عليه وسلم المسجد بيت كل مؤمن تقي أو كما قال رسول الله صلى الله تبارك وتعالى عليه وسلم پیارے بھائیوں ساتھیوں دوستوں بزرگوں اللہ جل جلالہ کو امن لوالو ارحم ہم اکرم الکرمی مخلوق ساری کی ساری اس کا کمبہ ہے ہر ایک کو اپنے کنبے سے محبت ہوتی ہے اللہ جل شاہ کو اپنے کنبے سے محبت ہے اس لیے بندوں کو زندگی دے کر ان سے اپنے حال پر نہیں چھوڑا جیو جیسے تمہارا جی چاہے مرو تمہارا جہاں جی چاہے بولو جو تمہارے منہ میں آ گیا کرو وہ جو تمہارے کرنا ہو بلکہ اللہ جل اللہ نے پہلے ہی دن سے اس انسان کو جان دی مال دیا صلاحیتیں دی اور یہ اس کی اپنی جان اس کا اپنا مال اس کے لیے وبال نہ بنے دنیا میں بھی اور پر بھی پریشانی کا سبب نہ ہو اس لیے اللہ پاک نے پہلے ہی جن سے نبیوں کا سلسلہ شروع کیا اور ساتھ ہی ساتھ اپنی کتابیں تورات انجیل زبور صحیفے اور سب سے اخیر میں قریب کریم علمی اعتبار سے کتابیں اور عملی اعتبار سے نبیوں کو نمونہ قرار دیا اللہ کو جو بھائی الرحمن قلتنا الله قال الحمد لله ورسول صلى الله عليه وسلم এখানে দুরুস্তি পাঠ করেন তিলাওয়াত করেন এবং রসুল সাল্লাহ ইসলামের হাদিস মুবারক থেকে একটা হাদিস ইসলাম থেকে হাদিস দুটুকু হাদিস তিলাওয়াত করেন এরপরে বলেন দুনিয়াতে যত মখলুক আল্লাহ তালার আছে সৃষ্টি আল্লাহ তালার আছে সকল মখলুক সকল সৃষ্টি আল্লাহ তালার পরিবারের সদস্য সাধারণ সকলের সাথে তার পরিবারের সদস্যদের সাথে একটা সম্পর্ক থাকে একটা হৃদ্যতা থাকে টান আচ্ছা। থাকে আল্লাহ তালারও এরকম আছে আচ্ছা সমস্ত মখলুকের সাথে আল্লাহ তালা একটা গভীর সম্পর্ক আছে যেহেতু আল্লাহ তালা এই সমস্ত মখলুক গুলামকে সৃষ্টি করছেন জন্মের সুরত থেকে আল্লাহ তালা এই মখলুকের মধ্যে সেরা এই মানব জাতি তাদেরকে আল্লাহ তালা একটা শক্তি দিচ্ছেন বেঁচে থাকার শক্তি যে শক্তি বলে সে বেঁচে থাকে আর একটা হলো আল্লাহ তালা তাকে সম্পদ দিচ্ছেন এই শারীরিক শক্তি এবং সম্পদ এই দুটা পাওয়ার পরে আল্লাহ তালা তাদেরকে আজাদ করে দেন নাই মুক্ত করে দেন নাই এরকম কোন ঘোষণা আল্লাহ তালা দেন নাই যে তোমাকে শক্তি দিছি তোমাকে সামর্থ্য দিছি তোমাকে সম্পদ দিছি তোমার শক্তি সামর্থ্য সম্পদ ব্যবহার করে তুমি যা খুশি তাই করো যেভাবে তুমি সেইভাবে চলো যেভাবে যেখানে খুশি সেখানে যেয়ে তুমি মরো এরকম কোন আজাদি স্বাধীনতা আল্লাহ তালা এই মখলুককে দেন নাই যে তোমার যা যা বলতে চাই তাই বলো যে পথে চলতে চাই ওই পথে চলো অর্থাৎ তুমি মুক্ত আজাদ তোমার জন্য কোনো বাধ্য বাধ্যতা নেই এরকম কোনো ব্যবস্থা আল্লাহ তালা করেন নাই বা আল্লাহ তালার পক্ষ থেকে মানব জাতির জন্য এরকম কোনো নিয়ম নাই যার কারণে দুনিয়ার প্রথম দিন থেকেই আল্লাহ তালা এই মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য সঠিক পথে রাখার জন্য আল্লাহ তালা আম্বিয়া কেরম সাল্লাম গোলদেরকে পাঠানো শুরু করছেন দুনিয়াতে একজন মানুষ এমন আসেন নাই যে মানুষটা তো আসছে অথচ তাকে সঠিক পথ দেখানোর জন্য কোনো লোভী নাই এরকম কোন মানুষ দুনিয়াতে দুনিয়ার জমিনে পা রাখে নাই দুনিয়ার জমিনে আসে নাই প্রথম দিন থেকে আল্লাহ তালা নবীদেরকে পাঠাইছেন আর সাথে সাথে আসমানের থেকে আসমানি কিতাবের কিতাব পাঠানোর ধারাবাহিকতা আল্লাহ তালা শুরু করছেন আসমানি কিতাব সময়ের মধ্যে চারখানা বড় বড় কিতাব যেটার নাম আমরা অনেকেই জানি বলতে সকলেই জানি তরিত জবর ইন্দিন কোরআন এই চারখানা কিতাব হলো বড় বড় আরো অনেক কিতাব ছোট ছোট কিতাব আল্লাহ তালা নবীদের কাছে পাঠাইছেন ওই কিতাবের মধ্যে যেটা উল্লেখ ছিল সেটা হলো যেমন কোরআনের মধ্যেও আছে যে মানুষ দুনিয়াতে কিভাবে জীবনযাপন করবে আর নবীরা হল কাগজে কলমে না হাতে কলমে দেখাইছেন যে এইভাবে জীবনযাপন করতে হবে যাতে করে কিতাবের লেখা আর নবীদের দেখানোর মধ্যে একটা মিল থাকে মানুষের কাছে অসম্ভব মনে না হয় এটা কেন করছেন যাতে করে যান মালের এই পুঁজি এটা মানব জাতির জন্য দুনিয়াতে একটা ধ্বংসের আপদের কারণ না হয় বিপদের কারণ না হয় আখেরাতে ধ্বংসের কারণ না হয় দুনিয়াকে আল্লাহ তালা পেরেশানির থেকে বাঁচানোর জন্য আগ পরকাল পরকালীন জীবনের ধ্বংসের থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা এই ব্যবস্থা করছেন इसीलिए कुरान करीम ने सबसे पहले जो शुरू किया है ईमान अमाल और आखिरत کہ انسان دنیا میں بھی اور آخرت میں بھی فلاح بہبود کی زندگی گزارے اور آخرت میں ہمیشہ ہمیشہ فلاح بہبود کے ساتھ رہے ایمان احمد اور آخرت اس سے پہلے تمام صورتوں میں روح مقدمات جیسے علی اسلام نیم پا سین کا پا این سات علی فرام نیم سات یہ مفتحات تمام نے اس کے بارے میں اللہ عالم نے منا دیا اور مولانا محمد یوسف صاحب رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے چھ حروف مفتحات سے سب سے پہلے ذہن کدھر کہ دنیا کی جتنی چیزیں ہیں وہ یہاں تک چھ ہر کی ہے دو ہر کی ہے پانچ ہر کی ہے سونا چاندی پیٹرول بم ہتھیار فوجیں حکومتیں ڈالر یس دو ہر بھی تین ہر بھی کیا ہے کہ سب سے پہلے قرآن نے یہ سبق پڑھایا ہے یہ جتنی چیزیں ہیں اللہ کو ماننے کے لیے کہ سب سے پہلے ایمان ہے ادال کر کتاب ادارہ دیکھیے خود سب لگیں اللہ کو مانو کیسے جتنا جو کچھ اللہ کے علاوہ ہے چھ دو ہر پانچ ہر کوئی کچھ نہیں کسی کے ہاتھ میں نہ بھارا نقصان بنانا بگاڑنا اس لیے کل میں توحید میں سب سے پہلے نفی ہے لا الہ کوئی کچھ نہیں لباس نقصان عزت جلت بنانے بگاڑنے دنیا آخرت ذرہ ذرہ اس کے قبل قدرت ہے کہ ایسے سب سے پہلے ایمان بنانا ہے ایمان کیا ہے علی مان اور بہین الخ کے رجا تو صرف اللہ کا امیدیں ہو تو صرف اللہ سے اس سے اچھی امیدیں اس کے ساتھ اچھا گمان اس کا ڈر کہ ایمان سب سے پہلی بنیاد ہے اسی لیے صحابہ کرام رضوان اللہ تعالی تالیم جو ہمارے لیے اسوار نمونہ ہے جن کے بارے میں اکرم صلی اللہ علیہ وسلم فرمایا ماں علیہ و اصحابی کہ میرے بعد دنیا میں بڑے بڑے فتنے آئیں گے خبردار اس پر جمے رہیے جس پر میں ہوں اور جس پر میرے صحابہ ہیں اور علماء راشدین کے بارے میں تو یہاں کہا علی کمب سنتی و الخلفاء الراشدین علم المحدین ابو علیہ عالحہ نواز ان کی چال چلنا ہے ان کی سوچ سوچنا ہے ان کا سا عمل کرنا ہے ان کی سی محنت کرنی ہے ان سزا کا فکر کرنا ہے نمونہ بنایا تو جان اور مال یہ تمہاری اپنی نہیں ہے اللہ کی امانت ہے اور نعمت ہے ان کو صحیح لگانے سے زندگی صحیح بنے گی دنیا کی بھی اور آخرت کی بھی اور ان کو غلط لگانے سے زندگی بگڑ جائے گی اجڑ جائے گی خراب ہوگی دنیا کی بھی اور آخرت کا نقصان بھی جی اللہ رب العالمین قرآن کریم جی بھاوے সাজানো হয়েছে বিন্যস্ত করা হয়েছে তার মধ্যে প্রথম করা হল যেটা শুরু হয়েছে সেটা হলো আলিফলাম মিম জালিকাল কিতাবুল আর বকিয়ে হুদাল্লিল মুস্তাকিম এখান থেকে আল্লাহ তালা একটা জিনিসকে খুব শক্তভাবে বলছেন যে দেখো এর মধ্যে তিনটা জিনিসের আলোচনা আছে ইমানের আলোচনা আছে নেকামলের আলোচনা আছে আর একটা হলো আখেরাতের আলোচনা আছে ইমান কি ইমান হতে আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই এটাকে অন্তরের মধ্যে বসাও আমলকে সুন্দর করে করো আখেরাতকে সামনে রেখে চলো তোমার দুনিয়ার জীবনও সুন্দর হবে পরবর্তীতে আল্লাহ তালা বলছেন যে তারা তুমি কামিয়াব হবা তুমি হেদায়ত পেয়ে যাবা যারা হেদায়ত পাবে তাদের দুনিয়ার জীবনও সুন্দর শান্তি নিরাপদ নিরাপত্তায় ভরা থাকবে এবং আখড়াতেও তারা সফল হবে দুনিয়ার জীবনে যেন অশান্তি না হয় আখেরাতের জীবনে যেন ধ্বংসের কথা ধ্বংস না হয় এই জন্য আল্লাহ তালা কোরআনে কারিমের মাধ্যমে মানুষদেরকে এই তিন জিনিসের দিকে ডাকছেন এখানে তিন জিনিসের ডাকছেন একটা হলো ইমানের দিকে ডাকছেন আর একটা হলো আমলে সালেহার দিকে ডাকছেন আর একটা হলো আখেরাতের দিকে ডাকছেন যে আম ইমান আর আমলে সালেহার দ্বারা তোমার উদ্দেশ্য যদি এটা হয় যে তুমি আখেরাতে কি করে আখেরাতের সফলতা পেয়ে যাও আখেরাতে কি যেন তুমি সফল হবে এর তালাশি যেন তোমার ভিতরে থাকে যার আখেরাত সুন্দর নিরাপদ নিরাপত্তাময় হয়ে যাবে আল্লাহ তালা তার দুনিয়ার জীবনকে সুন্দর নিরাপদ এবং নিরাপত্তা দিয়ে আল্লাহ তালা ভরে দেবে কিন্তু এর আগে জালিকেল বলার নবী এর আগে তিনটা আলাদা আলাদা শব্দ আছে অক্ষর আছে হরুক অক্ষর আলিফ লাম মিল তিনটা আলাদা আলাদা অক্ষর দুনিয়ার সমস্ত মহাসিনদের একমাত্র হল যে এটার যে কি অর্থ কেন যে আল্লাহ তালা বললেন এটা আল্লাহ তালাই একমাত্র এর উদ্দেশ্যটা জানেন এর রহস্যটা আল্লাহ তালা জানেন আল্লাহ তালা এর রহস্য আর কেউ জানেন না এরকম ভাবে আরো বিভিন্ন সুরার আগে এরকম আছে কোথাও দুইটা আছে আলাদা আলাদা অক্ষর কোথাও তিনটা আছে কোথাও চারটা আছে কোথাও কোথাও পাঁচটা আছে হাজরত ইউসুফ রহমতুল্লাহ আলহ একটা আজিব কথা বলছেন যে আল্লাহ তালা এখানে আলাদা আলাদা তিনটা অক্ষর দিয়ে এই কথাটা ঘোষণা করে দিচ্ছেন দুনিয়াতে যত শব্দ মানুষে ব্যবহার করে কথা বলতে যেয়ে শব্দগুলা অনেক শব্দ আছে যেটা দুটো অক্ষর বিশিষ্ট অনেকগুলো শব্দ আছে তিনটা অক্ষর বিশিষ্ট অনেকগুলো শব্দ আছে যেটা চারটা অক্ষর বিশিষ্ট অনেক শব্দ আছে পাঁচটা অক্ষর বিশিষ্ট পাঁচের চেয়ে পাঁচের ও পাঁচ অক্ষরের চেয়ে বেশি শব্দ বেশি অক্ষর দেওয়া শব্দ এটা খুব কম হাজরত ইউসুফ বলছেন যত আওয়াজ যত শব্দ দুনিয়াতে আসে না কেন যত শব্দ দুনিয়াতে আসে ওর কারোই কোনো কিছু করার ক্ষমতা নাই কারোই করার কিছু ক্ষমতা নাই করার ক্ষমতা একমাত্র আল্লাহ করার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ তালা ওই আল্লাহ তালার উপরই আমাদের ইমান আনতে হবে এই জন্যই আমাদের ইমান এই কালিমা যেটা সেটা প্রথমে শিক্ষা হল ইরা কোন মাবুদ নাই এবারে তোর উপযুক্ত কেউ নাই আমাকে উপকৃত করতে পারে এরকম কেউ নাই আমাকে ক্ষতি করতে পারে এরকম কেউ নাই আমাকে বাঁচাইতে পারে এরকম কেউ নাই আমাকে ধ্বংস করতে পারে এরকম কেউ নাই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ মেরে মস্তরা দোস্তর বুঝব এইটাই হলো আসল জিনিস যে আল্লাহ তালার হাতেই আমাদের সবকিছু আল্লাহ তালার হাতেই সব কিছু সুতরাং আমাদের যে যোগ্যতা আল্লাহ তালা হায়াতের মাধ্যমে একটা যোগ্যতা দিয়েছেন সম্পদের যে যোগ্যতা দিয়েছেন এই দুই যোগ্যতাটা যখন নাকি আমরা আল্লাহ তালার হুকুম অনুযায়ী ব্যবহার করব হুকুম অনুযায়ী এটাকে পরিচালনা করব তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ আমাদের জীবন দুনিয়াতেও সফল হবে আর আমাদের জীবন তো সফল হবে হুজুর সাল্লু আলিয়াল্লাম তো বলে গেছেন স্পষ্ট করে দিয়ে গেছেন মান আলাইহি ওয়া সাহাবি দেখো কেমন পর্যন্ত আলেওয়ালা মানুষেরা শোনো যদি তোমরা হককে পেতে চাও হকের উপরে নিজেকে রাখতে চাও হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে চাও তাহলে আমি এবং আমার সাহাবিদের জীবনকে দেখো এইটাই তোমাদের অনুকরণীয় এইটাই তোমাদের অনুসরণীয় এইটাই আমি তোমাদের সামনে রেখে গেলাম এই দুই আদর্শকে সামনে রেখে চলবে তোমরা আর কোনোদিনও বিপদগামী হবে না আর সাহাবিদের মধ্যে বিশেষ মর্যাদা আসীন ছিলেন খোলাফাই আরবা চার খলিফা ওনাদের ব্যাপারে হুজুর সাল্লাহ বলছেন আমার আদর্শকেও তোমরা গ্রহণ করো অন্তর দিয়ে গ্রহণ করো মজবুত করে ধরো খোলা ঘরে আসাদের আদর্শ যেটা এটাকেও তোমরা ধরো মেরে মস্তরাম দোস্তা বুজুর্গ এই দুইটা জিনিসই হলো ধ্বংসের এই দুইটা সমন্বয় হলো মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচাইতে পারে আর এই দুই জীবনের মধ্যে আছে মানুষ তার যান কোথায় খরচ করবে মাল কোথায় লাগাবে এই দুই জীবনের মধ্যে এইটাই তো এইটাই ভরা এই জন্য মেরে মহতরাম আদর্শ বুজুর্গ আমাদের আদর্শ হলো হুজুর সাল্লাহ আলী সাল্লাম আমাদের আদর্শ হলো সাহাবিরা আমাদের আদর্শ হলো খোলা ভাই রাশেদা এর বাইরে আমাদের কোনো আদর্শ নাই جان اور مال ہر ایک کو اللہ نے دی جو آدم کا بیٹا جو ہوا کی بیٹی تقسیم اللہ کی ہے کسی کو لمبی عمر دی کسی کو درمیانی کسی کو بہت مختصر کسی کو بہت دولتیں کسی کو درمیانی کسی کو غریب بنایا جان اور مال ہر ایک کو دیا ان دونوں کے صحیح اور غلط استعمال ہی پر آدمی کی اپنی زندگی گھریلو زندگی کاروباری زندگی معاشرت اخلاق عادات دنیا آخرت دین اور دنیا ان اس کے تمام شعبوں میں صحیح اور غلط ان دونوں طاقتوں کے صحیح اور غلط استعمال ہے حضور اکرم صلی اللہ علیہ وسلم کی بحثت سے پہلے تقریباً چھ سو سال کا عرصہ جیسے ہمارا اور آپ کا ایمان ہے عقیدہ ہے کہ حضرت عیسیٰ علیہ السلام تسلیم کو اللہ پاک نے زندہ آسمان پہنچا لیا اس وقت میں وہ زمین پر کوئی نبی اور کوئی پیغمبر نہیں تھے پیغمبر ہی اللہ کا پیغام پہنچاتے تھے اللہ کا تعارف اللہ کون ہے اس کی قدرت کیسی ہے وہ کیسی صفات والا ہے نبی بتاتے تھے نفا نقصان اچھا برا حق باطل صحیح غلط نبی سمجھاتے کوئی نبی بھائی نہیں انسان تھے تمام انسان اس وقت میں دنیا کے چار سنتوں میں جہالت کی زندگی گزار رہے تھے جہالت اور شرک یہاں تک لکھا ہے معذرین نے کہ ان کی جہالت اس درجے کی تھی کہ اس جہالت کو بیان کرنے کے لیے ہمارے پاس الفاظ نہیں تھے آخری درجے کی جہالت اور شرک بھی ایسا جو ملا اسی کی عبادت اسی کے سامنے سہتے ہوئے لوہا ملا لکڑی ملی تمبا ملا کاغذ ملا کوئی چیز چھ سو سال کی جہالت اور شرک اللہ کا اپنی مخلوق سے اپنے بندوں سے پیار ہے محبت ہے یہ برباد نہ ہو یہ ضائع نہ ہو تمام نبیوں کے سردار سرور کائنات تاجدار مدینہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کو رحمت للعالمین جیسے رب ہمارا رب العالمین ایسے آقا ہمارے رحمت اللہ عالم اور آپ کی زبان سے کہلوایا الناس انی رسول اللہ الیکم تم آپ خود اپنی زبان فیض تک ایمان سے کہہ دیجیے اعلان کر اے لوگوں مشرق والوں مغرب والے شمال والے جنوب والوں تاجروں کاشتکاروں ڈاکٹروں صدروں ولیوں ان پڑھوں پڑھے لکھو جوانوں بڑھو مردوں قیامت تک آنے والے ہر انسان کے لیے اللہ نے مجھ کو اپنا پیغام دے کر بھیجا میں تمہارے لیے اللہ کا پیغام بڑھوں ہوں آپ تشریف لائے اب آپ نے جیسے آپ سے پہلے جتنے نبی آئے جتنے پیغمبر آئے علیک تسلیمات سب کی دعوت کا کرنا مشترک آپ نے سبا کی چوٹی پر سفا کے پاس لوگوں کو جمع کیا او خدا تم بھی آ جاؤ تم بھی آ جاؤ تم بھی آ جاؤ آئی ہم کہتے ہیں کہ دعوت دینے کے لیے پہلے ذہن بنانا پڑتا ہے جیسے یہ ہمارے بیانات جو ہیں وہ ذہن بنانے کے ہیں کیا خیال ہے تمہارا میرے بارے میں آپ آپ کے بارے میں کبھی جھوٹ کا تصور تک نہیں ہوا آپ سچے ہیں امانت دار ہیں لوگوں کی بڑی بڑی امانت ہیں آپ کے پاس آج ساز اور نہیں جب مجھے اتنا سچا مانتے ہو تو سنو میری یہ بات مان لو گے اگر میں تم سے کہوں اس پہاڑ کے پیچھے بہت بڑی فوج ہے اگر صبح ہونے سے پہلے پہلے یہاں سے تم آگے نہ بڑھ گئے تو وہ تمہارے پر حملہ آور ہوگی تمہیں فوج میرے کہنے سے آپ تو ایسے سچے ہیں کہ آپ کی سرکار میں خوش رکھنے جب میں تم سے یہ کہتا ہوں کہ فوج نظر نہیں آتی ہے اور تم سچا ماننے پر تیار ہوں میں تم سے کہتا ہوں اللہ قولوا لا الا جس طرح بوجھے نظر نہیں آتی ہے اور مجھے سچا مانتے ہو میں تم سے کہتا ہوں اللہ ایک اکیلا ہے وہ لہو لا شریک لہو لا مد لہو ولا بد لہو لا مسل لہو ولا مثال کا یہ کہہ لو کامیاب ہو جاؤ گے چھ سو سال کا عرصہ پورا جہالت میں گزرا تھا کبھی سنا ہی نہیں تھا فلانی دیوی سے یہ ہو جائے گا فلانے بت سے یوں ہو جائے گا فلانے پتھر سے یہ ہو جائے گا وہی سنتا ہے اس کو سنتے ہی ایسے بھاگے جیسے جنگل میں کے ہوئے گدے بھاگتے ہیں لیکن قربان جائیں کالی کرنے والے کے قربان جائیں کالی کرنے والے کے مرنے دو جاؤ جنم میں نہیں مانتے ہو آپ نے یہ نہیں کیا جیسے ہم سے کہا نا گھر گھر کی ملاقاتوں میں جماعت جہاں جائے خود اپنی مسجد کی جماعت میں جس بھائی سے بات کرو وہ نہ سنے وہ کروے بول بولے کہ پیار سے حکمت سے اس کو سمجھاؤ اللہ کی قدرت اللہ کے حکومت کا اچھا فائدہ اللہ کی نافرمانی کا نقصان اس طرح حضور اکرم صلی اللہ علیہ وسلم ان کے پیچھے پیچھے گئے ان کو چھوڑا نہیں قبیلوں میں خاندانوں میں یہاں تک کہ حج کے موسم میں مینا میں ہر میں ہر جگہ اس لیے کہ آپ کو یہ پورا انشورا تھا کہ جو میں لے کر آیا ہوں وہ حق ہے اور اسی لیے ایک دن صاحبہ حضرت فاطمہ رضی اللہ تعالیٰ بہت رو رہی تھی بیٹی کیوں رو رہی ہو ابا جان آپ اللہ کے پیارے نبی یہ چٹائی اور یہ بولیا اور اس کے نشانات آپ کے مبارک جسم پر اور وہ آپ کے دشمن کے خلاف اثر کیسے گدوں پر کیسے مسے ہوئے پر آپ نے فرمایا دیتی ہوئے مت تمہارے باپ کے ساتھ وہ دین آیا ہے لا مدر کلو اللہ بے اسی دن لگنے میں لگی ایک دن وہ آئے گا کہ دنیا کی چار چنتا کے تمام طبقات انسانی وہ امار ہو خواص ہو پڑھے لکھے ان پڑھ ہو چھوٹے درجے کے بڑے درجے کے جو بھی وہ ایمان آئے گا ان کے ایمان داخل ہوتے رہے گا یا عزت کے ساتھ یا زلیل رسوا ہو کر ماننا پڑے گا ماننا پڑے گا ماننا پڑے گا کامیابی اسی میں تمام نبیوں کی دعوت کا کلمہ یہ مشترک ہے اور پھر اس کے ساتھ تمام نبیوں نے اپنی اپنی امتوں کو لکم امین ہم جو کچھ تم سے کہہ رہے ہیں یہ کرو یہ مت کرو یہ بولو یہ مت بولو یہ دیکھو یہ مت دیکھو ادھر چلو ادھر مت چلو اس طرح کماؤ اس طرح مت کماؤ یہاں خرچ کرو وہاں خرچ مت کرو یہ جو کہہ رہے ہیں تمہاری اپنی خیر خائی میں تاکہ تمہاری زندگیاں تمہارے لیے وبال نہ بنے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کا پیغام پوری انسانیت کے لیے قیامت کے لیے یہی ہے کہ ان کی تعلیمات سراسر خیر خاہی ہے انسانیت کے ساتھ اور بشریت کے ساتھ میرے میں ڈاکٹر والے দুনিয়ার সমস্ত মানুষ আদম আলাইসালামের সন্তান হাওয়া ইসলামের সন্তান আদমের পুত্র হাওয়ার মেয়ে যেখানেই থাকুক না কেন আল্লাহ তালা সকলকে এই দুই পুঁজি দান করছেন জীবন এবং সম্পদ হ্যাঁ তকসিম আল্লাহ তালা করছেন কাউকে বেশি দিচ্ছেন কাউকে কম দিচ্ছেন কারণ সম্পদের কোনো শেষ নাই কেউ কেউ অভাবী এটা আল্লাহ তালা দিচ্ছেন কেন করছেন কেন কম বেশি দিচ্ছেন দিলেন এটা আল্লাহ তালা ভালো জানেন তবে সকলকেই দিচ্ছেন কম বেশি আল্লাহ তালা সকলকেই দিচ্ছেন কেউ দুনিয়াতে অল্প দিন বেঁচে থাকে কেউ লম্বা হাত পায় এটা আল্লাহ তালাই ভাগ করে দিচ্ছেন এখানে আপনার আমার কোনো হাত নেই কোনো আপত্তি করার সুযোগ নাই আল্লাহ তালা এই দুই দলত নব্বই পুঁজি দিয়ে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এবং নবীদের মাধ্যমে এর ব্যবহারকে আল্লাহ তালা শিখাইছেন হাজরত আলাহ ইসলামের পরে সমস্ত মুসলমানদের আকিদা হল আলাহ ইসলামকে আল্লাহ তালার জীবন্ত আসমানে উঠাই নিচ্ছেন ওনার গায়ে কোনো তীর বা কোনো অস্ত্রের স্পর্শ লাগে নাই উনি জীবন্তভাবেই চলে গেছেন এবং কে কেমতের আগে আসবেন এটা সমস্ত মুসলমানদের বিশ্বাস ওনার দুনিয়ার থেকে ওনাকে দুনিয়ার থেকে উঠাই নেওয়ার পরে প্রায় ছয়শত বছর পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ তালা বার্তা বাণী শোনানোর জন্য কোন নদী পয়গম্বর ছিলেন না যেহেতু আল্লাহ তালার বার্তা বাণী মানুষের কাছে পৌঁছান নবীরা কারণ নবীদের কাছে আসে আল্লাহ তালার বাণী আল্লাহ তালার বার্তা যে যারা তারা মানুষের কাছে আসেন না আসে না যারা যাদের কাছে আসেন তাদেরকে আল্লাহ তালা নবী হিসেবে নির্বাচন করেন তারা নির্বাচিত তাদের কাছেই আসে এই প্রায় ছয় শত বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী ছিলেন না যার কারণে আসমান থেকে হেদায়ত নামা বার্তা বানিয়ে আসা বন্ধ ছিল এই বন্ধ থাকার কারণে যা হবার তাই হইল যে মানুষ দুই জিনিসের মধ্যে ডুবে গেল একটা হলো মূর্খতা জাহালাত চরম পর্যায়ের জেহালাত চরম পর্যায়ের মূর্খতা তাদের এতটুকু উপলব্ধি ছিল না যে এক টুকরা পাথরের টুকরা এক টুকরা পাথর আমার সমস্যার সমাধান করতে পারার কথা না এই বুঝটুকুনো তাদের ছিল না চরম দরজার মুখ্য মূর্খতা এবং শিরিক তাদের অবস্থার অবনতি এমন হয়েছে যে মোয়াজিকিনরা লেখেন যে তাদের লেখে যে তাদের অবস্থাটা বর্ণনা করার মতো কোনো শব্দ আর কোনো ভাষা আমাদের জানা নাই এতখানি অবনতি হয়েছে পাথর একটা দেখলাম তার উপরে উপর হয়ে পড়ে গেল বলে যে এইটা এইটাকে চিন্তা চিন্তা দিলে সে আমার এই সমস্যার সমাধান করবে গাছ দেখলে উপরে হয়ে পড়ে গেল সাগর দেখলেও উপরে হয়ে পড়ে গেল পাথর পাহাড় দেখলেও উপরে হয়ে পড়ে গেল এই ছিল তাদের মূর্খতার অবস্থা এবং সিরিকের চরম পর্যায়ে যে তারা পড়ছিল এই অবস্থা ছয়শত প্রায় ছয়শত বছর পরে হুজুর সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ তালা নবী হিসেবে পাঠাইলেন সাধারণত কোন নবী না ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম সঈদুল আম্বিয়া সমস্ত নবীদের সর্দার ফখরে রসুল তাজেদার মাদিরা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ তালা এই দুনিয়াতে নবী হিসাবে পাঠাইলেন আর নবী তো বিভিন্ন সময় বিভিন্ন জমানাতে আলাদা আলাদা নবী আসতেন কিন্তু সমস্ত নবীদের দুনিয়াতে দাওয়াত যেটা চলে এটা ছিল এর মধ্যে কোনো পার্থক্য নাই হুকুম আসা আমাদের মধ্যে কম বেশি ছিল কিন্তু বুনিয়াদি কথাটা বুনিয়াদি দাওয়াত যেটা আল্লাহর দিকে দাওয়াত দায়িত্ব দায়িত্ব যেটা দায়িত্বের মধ্যে কোনো পার্থক্য নাই এবং এই কালিমার মধ্যেও কোনো পার্থক্য নাই সমস্ত নবীদের একটা বুনিয়াদি কালিমা যেটা ছিল সে কালিমাটা হল সমস্ত নবীরা মানুষদেরকে দাওয়াত দিতেন ইয়া ইহান্নাস লা ইল্লাল্লাহ হে মানব জাতি তোমরা বলো লা ইল্লাল্লাহ তোমরা সফল হয়ে যাবে কামিয়াব হয়ে যাবে সফলতা পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে সমস্ত নবীদের দাওয়াত কারণ সমস্ত নবী এক রাত এবং এক সপ্তাহ থেকেই ফিরে ফিরে গেত আলাদা আলাদা কোনো সপ্তাহ থেকে আমরা দুনিয়াতে আসেন নাই নির্বাচিত হন নাই প্রেরিত হন নাই তো মেরে মোস্তরাম বুজুর্গ হুজুর সাল্লাহ ইসলামের জবান দিয়ে আল্লাহ তালা মানব জাতিকে শোনাই দিলেন আল্লাহ হুকুম দিলেন নবীকে হে নবী আপনি বলেন আপনার জবান দিয়ে শোনান ইন্নি রসুল্লাহ জমিয়া আমি তোমাদের জন্য আল্লাহ রসুল আল্লাহর পয়গম্বর তোমাদের সকলের জন্য কেমন পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য মানব জাতি শোনো ও সমস্ত পুরুষেরা শোনো ও সমস্ত মহিলারা শোনো ও সমস্ত পড়াশোনা জানো যারা তারা শোনো যারা পড়াশোনা জানো না তারাও শোনো যারা সুস্থ তারাও শোনো যারা অসুস্থ তারাও শোনো যারা ব্যবসায়ী তারাও শোনো যারা চাকরিজীবী তারাও শোনো যারা শ্রমিক তারাও শোনো যারা সাধারণ মানুষ তারাও শোনো যারা মন্ত্রী তারাও শোনো আমি তোমাদের সকলের জন্যই রসুল হিসাবে প্রেরিত হয়েছি একমাত্র কালিমাকে নিয়ে এবং সেই কালিমাকে কে বাস্তবায়নের জন্য উপযুক্ত একটা জীবন বিধান জীবন যাপনের তরিকা নিয়ে আমি তোমাদের কাছে আসছি যখন হুজুর সাল্লাহ ইসলামকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হইল জানায় দেওয়া হইল তখন নবী ওনার দায়িত্ব বিভিন্ন সময় বিভিন্নভাবে পালন করছেন এক পর্যায়ে ওনার দায়িত্বটা আপনজনদের মাঝে ওনার দায়িত্ব আদায় করার জন্য ছাপা পাহাড় যেয়ে উঠলেন যে কোরআশদের এক একটা গোত্রের নাম ধরে ধরে ডাকলেন তখন এদের নিয়ম ছিল যে ভয়াবহ কোনো খবর হলে উঠে জায়গায় যে ডাক দিলে মানুষ বুঝতে যে ভয়ঙ্কর কোনো খবর ঘটনা ঘটছে চতুর্দিক থেকে মানুষ আসতো দলে দলে কোরআশের গোত্রেরা এক এক গোত্রের লোক দলে দলে আসতে লাগলো এবং তারা ওই পাহাড়ের পাদদেশে এসে সমাবেত হইল হুজুর সাল্লু আলী সাল্লাম তাদেরকে বললেন আমার সম্বন্ধে তোমাদের ধারণাটা কি তোমাদের বিশ্বাসটা কি সকলেই একবার বাকিয়ে বলল আপনি তো এমন একজন মানুষ যে আপনার জবান থেকে কেউ জীবনে কোনোদিন মিথ্যা কথা শোনে নাই আপনার কাছ থেকে কেউ কোনোদিন প্রতারিত হয়নি আপনি তার আপনি সত্যবাদী মানুষের সবচেয়ে বড় বড় আমানত আপনার কাছে এখনো রাখা আছে গচ্ছিত আছে সুতরাং আপনাদের ব্যাপারে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো এছাড়া অন্য কোনো শব্দ আমাদের কাছে নাই আপনার ব্যাপারে তো হুজুর সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন এইটাই যদি আমার ব্যাপারে তোমাদের মন্তব্য হয়ে থাকে সেই এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে খবর দেই যে পাহাড়ের অপর দিকে দুদর্শ সৈন্যবাহিনী অপেক্ষা করতেছে সকাল হইতে না হইতে তোমাদের উপরে আক্রমণ করবে আর তারা এত শক্তিশালী এত অস্ত্র নিয়ে আসছে যে তোমাদের কারণ তাদের মোকাবেলা করার মতো ক্ষমতা তোমাদের নাই তোমাদেরকে সকাল হওয়ার আগেই এই মক্কা ছেড়ে চলে যেতে হবে এই কথাগুলো তোমরা বিশ্বাস করবে তারা বললো দ্বিতীয় পূর্ব আপনার মুখ থেকে কোনোদিন কোনো মিথ্যা কথা অবাস্তব কথা আমরা শুনি নেই অর্থাৎ এইটা আমরা বিশ্বাস করবো তো হুজুর সাল্লাহ আলাইসাল্লাম ওনার ডাকছিলেন যে তার উদ্দেশ্যটা এবার বলতেছেন এখানে উনি বলতেছেন দাওয়াত দেওয়ার আগে আগে মাহল পয়দা করতে হয় পরিবেশ বানাইতে হয় হঠাৎ করে ধরিয়ে তাকে দাওয়াত না দেওয়া একটু তাকে করিব করতে হয় একটু আপন বানাইতে হয় সেজন্য বলতে যে লোকটা আমার খুব আপন জন এবং আমার উপকারী আমার কোনো ক্ষতি সে করতে পারে না এরকম পরিবেশ সৃষ্টি করতে হয় হুজুর আলী আলাইসাল্লাম পরিবেশ সৃষ্টি করে বললাম যে শোনো শোনো ওই দুশ্মনের বাহিনীকে না দেখে যখন তুমি আমার কথার উপরে বিশ্বাস করতে রাজি হয়ে গেছো তাহলে আমি এক মাহবুদের কথা তোমাদেরকে শোনাই যাকে তোমরা দেখো নাই কিন্তু বিশ্বাস করো তোমাদের লাভ হবে তোমরা বলো এই কথা শোনা মাত্র এক একজনে এক এক রকমের মন্তব্য করতে লাগলো আর ওইখান থেকে পালাইতে লাগলো ভিন্ন রকমের কটু মন্তব্য গালাগালি করতে করতে তারা ওইখান থেকে পালাই দিতে লাগলো মেরে মস্তরাম দোস্ত মানে স্বাভাবিক আমি প্রথমে দাওয়াত দিলেই মানুষের মানবে না মানাটা অন্যায় হয়ে যাবে ব্যতিক্রম কিছু হয়ে যাবে না নাও মানতে পারে নাও মানতে পারে কিন্তু তাই বলে নিরাশ হওয়া যাবে না হুজুর সাল্লাহ ইসলামের যে ছিল হুজুর সাল্লাহ ইসলামের সামনে থেকে চলে গেল আপন জনেরা চলে গেল হুজুর সাল্লাহ আলহিসাল্লাম নিরাশ হলেন না বরং হুজুর সাল্লাহ ইসলাম দাওয়াতের মেহানতকে ওরা গাছের মেহানতকে অব্যাহতভাবে চালু রাখলেন মানুষের বাড়িতে বাড়িতে যে যেখানে একজন মানুষ দেখা যাইতেছে তার কাছে যে মজলিসে মজলিসে যে বাজারে বাজারে যে বিশেষ করে হজের মৌসুমে মিনার তাবুতে তাবুতে যে হুজুর সাল্লাহ ইসলাম ওনার দাওয়াতের মিশনকে অব্যাহতভাবে চালু রাখলেন মেরে মোহতারাম দত্তর বুজুর্গ কেন কারণ হইল যে মানুষ আল্লাহ তালা যে পুঁজি তাকে দিচ্ছে এই পুঁজি যদি এই দাওয়াতের ময়দানে সে খরচ করে আর দাওয়াতের মধ্যে যে আমলগুলোর কথা বলা হয় এই আমলগুলোকে নিজের জীবনে বাস্তবায়নের জন্য তার জান আর মালের পুঁজিকে সে খরচ করে মেরে মহতরাম দক্ষ তার ব্যক্তি জীবনে তার পারিবারিক জীবনে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে তার অফিসে তার আদালতে তার সম্পর্ক যত জায়গাতে আছে সমস্ত জায়গার মধ্যে সুখ শান্তি নিরাপত্তা বিরাজ করবে কারণ এর দ্বারা ওই মূলকগুলো আল্লাহ হাতাল্লাহ রহমত পাওয়ার উপযুক্ত হয়ে যাবে তাদের উপরে আল্লাহ রহমত আসতে থাকবে সুখ শান্তি বিরাজমান থাকবে যখন সুখ শান্তি থাকবে তখন অশান্তি অস্থিরতা ব্যক্তি জীবনের থেকে পারিবারিক জীবনের থেকে সামাজিক জীবনের থেকে সব জায়গার থেকে এই অস্থিরতা দূর হয়ে যাবে মেরে মহতরাম এই পরিপূর্ণ দিন নিয়ে হুজুর সাল্লাহ সাল্লাম আসছিলেন এবং এইভাবে হুজুর সাল্লাহ আলিয়াল্লাম মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছেন আমাদেরও দায়িত্ব আমাদের যে জানমালের পুঁজি আছে সেই জানমালের পুঁজি দিয়া ওই আল্লাহ তালার দিকে মানুষদেরকে ডাকা মেরে মহতারাম দোস্তার বুজুর্গ আলমাদ আমাদের রবকে আল্লাহ রব্বুল আলমী ওই আল্লাহ যিনি সমস্ত জাহানের পালনেওয়ালা আমাদের নবীকে মোহাম্মদ রসুল্লাহ রাহমাতুল্লিন আলমিন সমস্ত জগৎবাসীর জন্য রহমত মেরে মহতরাম দুর্গ সুতরাং আমাদের জিম্মায় আমাদের দায়িত্ব হল নবীর আদর্শকে নিজেরা আপন করে নিয়ে নবী যেইভাবে মানুষদেরকে আল্লাহ হাতালামুখী করার জন্য চেষ্টা করছেন ওই সিরিকের থেকে মানুষদেরকে মুক্ত করার জন্য চেষ্টা করছেন জাহালতের মূর্খতার অন্ধকার থেকে হুজুর সাল্লাহ ইসলাম যেভাবে বের করার জন্য চেষ্টা করছেন ওইভাবে বের করার চেষ্টা এবং জাহাজ ছিনকে থেকে মুক্ত করার জন্য চেষ্টা করতে যে আমাদের যান মাল খরচ হবে তখন মেরে মুক্তরাম দুর্গ আমাদের জীবন বরকতময় হবে সুখ শান্তিতে ভরবে যে পরিবার এটাকে গ্রহণ করবে ওই পরিবারের জীবন বরকতময় হবে সুখ শান্তিতে ভরবে যে এলাকায় মেহনত চলতে থাকবে ওই এলাকার মধ্যে আল্লাহ তালা রহমতের রহমত আসবে এবং ওই এলাকার মানুষ সুখ শান্তি নিরাপদে নিরাপত্তায় থাকতে থাকবে এইটাই হইল হুজুর সাল্লাহ ইসলামের জীবনের এই দুনিয়াতে আসার মাত্রার এবং এই জন্যই হুজুর সাল্লাহ ইসলাম মেহনত করছেন আল্লাহ পাক নে صلی اللہ علیہ या यह नबी इन्नार सल्ला कशाहिद बशर व नजीरा वदायन इदनी व सिराजम मनीरा प्यारे पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लम हमने आपको गवाह बनाकर मुबशिर व नजीरा दायन इल्लाह ہم نے آپ کو گواہ بنا گواہ بنا کر بھیجا ہے تمام نبیوں پر اور دائی اللہ بنا کر بھیجا ہے آپ کا کام اللہ کا ہر بندہ اللہ سے جڑ جائے اللہ سے وابستہ ہو جائے اللہ کو ماننے والا اللہ کی ماننے والا بن جائے یہ آپ کا کام ہے حیات بابرکت آپ کی بہت مختصر چالیس سال کی عمر میں تو نبوت کا تاج پہنایا گیا تیرہ سال تک مکہ مکرمہ والوں نے کام نہیں کرنے دیا آپ کو خود اپنی ذات سے دعوت دینی ہے اور اپنی حیات بابرکت میں ایک ایسا مجموعہ تیار کرنا ہے مرد بھی عورتیں بھی عوام بھی خواص بھی ان پڑھ بھی پڑھے لکھے بھی تاجر ہوں کاشتکار ہوں مالدار ہو غریب ہوں جوان ہوں بوڑھے ہوں پورا ایک مجمع کو ایسا تیار کرنا ہے یہ آپ کی ذمہ داری ہو کہ وہ خود اپنی ذات سے دیندار ہوں آپ کے رنگ میں رنگے ہوئے ہوں عقیدہ عبادت اخلاق آداد رہن سہن معاشرت سماج سوسائٹی اندھیرے میں اجالے میں ہر حال میں وہ آپ کے نقشے میں ہے ایسے جیسے فیکٹریوں میں سامان بنتے ہیں اور اس کے اندر سامان تیار ہو کر آتا ہے کہ آپ کے ذمے ان کو ایسا تیار کرنا ہے اس لیے علماء نے لکھا ہے کہ آدمی اپنی بات سے پہچانا جاتا ہے جو اللہ کو پہچاننا چاہے جو اللہ کی معرفت حاصل کرنا چاہے وہ اس کے کلام کو سمجھے اس کے قرآن کو سمجھے جو قرآن کو سمجھنا چاہے وہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کو سمجھے جو محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کو سمجھنا چاہے وہ آپ کے صحابہ کو سمجھے کیا آپ کی ذمہ داریاں ہیں خدا آپ کو دعوت دینی ہے اور دعوت دینے والا پورا مجموعہ آپ کی والی صفات کے ساتھ آپ کے والے غم کے ساتھ آپ کی والی توازوں کے ساتھ آپ کی والی آہار اور کلیاں کے ساتھ آپ کے والے علم و عمل کے ساتھ وہ پورا مجموعہ ہوگا اسی لیے ابن عباس رضی اللہ تعالی نے فرمایا قیامت تک کے لیے جو آدمی اپنی جان و مال کو صحیح لگانا چاہے بھائی من خدمات ان کا رامن خانے میں دنیا سے چلے گئے کہ کون کہ ابر کلو قلوبن آمک ہوں علی اقل ہوں تکلفا ہوا ان یہ صحابہ نبی ابھی ہی نقل پری جو تمام صحابہ ہیں جن کی ایسی زندگیاں حسد سے سینے سے دنیا کی محبت سے ہر گندگی سے گھمنڈ غرور سے ہر سے ان کے دن پاس ان بہت ٹھوس اور گہرا زندگیاں دے تک اللہ نے ان کو اپنے نبی کے ساتھ رہنے کے لیے پسند کیا تھا اور نبی کے دین کو دنیا میں پہنچانے کے لیے ان کو اللہ نے قبول کیا آپ نے وہ مجموعہ اپنی حیات میں صحابہ کا تیار کر دیا جو سو فیصد اندر و باہر ظاہر و باطن جسم و روح علم اور عمل हर एतबार से सौ फीसद आपके साथे में ढला हुआ वो मजमा उसका नाम सहाबा कराम তো বলেন যে আল্লাহ তালা হুজুর সাল্লাহ আলী আসাল্লামকে দুনিয়াতে দুটো জিম্মাদারি দিয়ে পাঠাইছেন একটা হল যে হুজুর সাল্লাহ আলী আসাল্লাম মানুষের কাছে আল্লাহর পাঠানো দিনকে যেটা কোরআনের মাধ্যমে আসছে ওই দিনকে মানুষের কাছে পৌঁছায় দেন আর একটা হলো হুজুর সাল্লাহ সাল্লামের দায়িত্ব ছিল যে একটা মজমুয়া একটা বিশেষ সংখ্যা তৈরি করবেন যারা সর্বদিক দিয়ে হুজুর সাল্লাহ সাল্লামের সাথে সামঞ্জস্য থাকবে আমাদের আখলাকে চলনে বলনে চিন্তা ফিকিরে সব ক্ষেত্রে হুজুর সাল্লাহ ইসলামের সাথে সাথে দৃশ্যমান থাকবেন এরকম একটা জামাতকে তৈরি করার জন্য হুজুর সাল্লাহ ইসলাম আল্লাহ এই দুনিয়াতে পাঠাইলেন একটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে দাওয়াত দেওয়া যারা আল্লাহ তালার সাথে সম্পর্ক ছিন্ন করে এদিকে হয়ে গেছে তাদেরকে আল্লাহ তালার সাথে সম্পর্ক জোরে দেওয়ার জন্য চেষ্টা করা আর একটা হলো সাল্লাম আর একটা হলো একটা ভজনাকে তৈরি করা একটা সংখ্যাকে তৈরি করা হুজুর সাল্লাহ অথচ হুজুর সাল্লাহ ইসলামকে এত বড় জিম্মাদারি দিলেন যেটা একটা বাড়তি জিম্মাদারি যে নবীর মতন আমল আখলাখ সব দিক দিয়ে সামঞ্জস্যপূর্ণ একটা বাধা তৈরিও করতে হবে কিন্তু সময় দিলেন খুবই অল্প তার মধ্যে মক্কাতে কেটে গেল তেরো বছর মক্কাতে হুজুর সাল্লাহ আলী সাল্লাম খুব বেশি শক্তিতে নিরাপদে থেকে কামটা করতে পারতেছিলেন না এত কষ্ট মক্কার জীবনে হয়েছে যে আগে যে কথা বলতেছিলেন যে একদিন ওনার কলিজের টুকু হাতে ফাতেমা রবি আল্লাহ তালান হা হুজুর সাল্লাহ ইসলামের এই ওর দেখে কানতে লাগলেন তুমি মেয়েকে সান্ত্বনা দিলেন যে তুমি কেন কান্নাকাটি করতেছ বলে যে আব্বা এই আপনার দুরবস্থা এই খোদা এই পিপাসা আপনার এত সাদা সিদা জীবন যে ঘরে বিছানার মতো কোনো নরম বিছনা আপনার ঘরে নাই শুয়ে ঘুমের থেকে উঠলে শরীরের মধ্যে শরীর মুবারকের মধ্যে ওই পাখির দাগ দেখা যায় পুরানা ফাটা কাপড় এই কষ্ট মুসল্লার জীবন অথচ এই আমাদের প্রতিবেশী রোগ পারস্য তাদের কাছে কত দাবি দাবি ঘোড়া চল বাহন কত দাবি দামি তাদের থাকার ব্যবস্থা কত উন্নত তাদের ঘর সার সামানে ভরা কত দামি দামি খাদ পালন তাদের হুজুর সাল্লাহ ইসলাম হজুর ফাতেমা রবিহ তালাকে হাতে সান্ত্বনা বললেন যে ফাতেমা তুমি এগুলো মাথার থেকে বের করো আমার আল্লাহ তো আপনাকে অর্থাৎ আমার আল্লাহ আমাকে এমন একটা শক্তিশালী দিন দিয়ে পাঠাইছেন এই দিন একদিন এমন আসবে দুনিয়াতে যে সকল ঘরের মধ্যে এই দিন প্রবেশ করবে হয়তো ইচ্ছাকৃত হবে স্বইচ্ছায় দিনকে গ্রহণ করে সে নিজে ধন্য হবে আর না তো দিনকে গ্রহণ করতে বাধ্য হবে দলিল হয়ে দিনকে গ্রহণ করবে এই দিনের বাইরে যাওয়ার আর থাকার কোনো সুযোগ নাই এখন তো আমি আমার দিকে জিম্মাদারি আদায় করতেছি হুজুর সাল্লাহ ইসলাম এইভাবে কঠিনভাবে মক্কা মহাজামাতে তেরোটা বছর পার করলেন আর এরপরে মদিনা থেকে দশটা বছর পর্যন্ত মদিনাতে মেহনত করলেন আল্লাহ তালা মেহনত হতে বরকত দিলেন যে একটা মজমু আল্লাহ তার সংখ্যা আল্লাহ তালা চাইছিলেন নবীর কাছে ওই সংখ্যা পুরো হয়ে গেল ওই সংখ্যাতে নবীর রঙের ভঙ্গির হলো নবীর আমলের সাথে তাদের আমল মিল নদীর আখলাক নদীর আখলাকের সাথে যাদের আখলাকের মিল নবীর চলনের সাথে যাদের চলনের মিল নবীর বলনের সাথে যাদের বলনের মিল এরকম মজমা তৈরি হয়ে গেল তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ দিন চতুর্দিকে ছড়ানো শুরু হইল মেরে মহতারাম দোস্ত বুজুর্গ হজরত আবদুল্লাহ বিন আব্বাস বা হজরত আবদুল্লাহ বিন রসুদ রবিউল্লাহ বলেন তোমাদের মধ্যে কেউ যদি কারো অনুসরণ করতে চায় তাহলে অনুসরণ করো ওই সমস্ত লোকদেরকে যারা দুনিয়া থেকে চলে গেছে কারণ যারা বাসা আসে তাদের কোনো তার কোনো ঠিক নাই সকালে একটা বলবে বিকেলে আর একটা বলবে বল পাল্টাবে মাছ মানে পাল্টাবে যারা মারা গেছে তাদের অনুসরণ করো আর তারা কারা তাদের ভিতর বড় পাক ছিল আবার কোনো বা তাদের ভিতর বড় পাক ছিল যাদের এলেমের বড় গভীরতা ছিল যাদের মধ্যে কোন বানাবাদী ছিল না লোক দেখানোর মনোভাব যাদের ছিল না বলে তারা কারা তারা হল হুজুর সাল্লাহ ইসলামের সাহাবারা যাদেরকে আল্লাহ তারা হুজুর সাল্লাহ ইসলামের সাহাবাতের জন্য হুজুর সাল্লাহ ইসলামের সংস্পর্শে থেকে জীবনযাপন করার জন্য যাদেরকে আল্লাহ তালা নির্বাচন করছিলেন সমস্ত রোহের মধ্যে থেকে যাদেরকে আল্লাহ তালা বাছাই করছিলেন তারা তাদের অনুসরণ করো মেরে মস্তরা আমাদের ওইটা যে মেহনত এই মেহনত শুধু একটা সময়কে পুরো করার মেহনত না যে চার মাস পুরো করলাম চল্লিশ দিন পুরো করলাম না এই মেহনত তাহলে হুজুর সাল্লাহ ইসলামের রঙিন হওয়ার মেহনত হুজুর সাল্লাহ ইসলামের তরিকাকে নিজের জীবন যাপনের তরিকা বানানোর মেহনত রাত্রিবেলার আমলকে নিজের আমল রাত্রি রাত্রির আমলকে রাত্রিতে করার মেহনত দিনের আমলকে দিনের বেলা করার মেহনত তো মেরে মহতরাম দোষটা বুজুর্গ এটা সকলের জন্যে চাই সে যে কেউ হোক না কেন ডাক্তারই হোক চাকরিজীবী হোক ধনী হোক গরিব হোক শহরের হোক গ্রামের হোক পড়াশোনার জন্য ওরা হোক দান পর হোক পুরুষ হোক মহিলা হোক সুস্থ হোক অসুস্থ অসুস্থ হোক যখন আমাদের যান মাল আমাদের জীবনকে নবীর আদর্শ মতো নবীর জীবন অনুযায়ী গড়ার জন্য চেষ্টা করব তখনই আমাদের জীবন পরিস্থিতি পক্ষে সফলতার দিকে চলতে থাকবে মেরে মস্তরা দোস্তর বুঝব আমাদের জীবনে আর কোনো কাজ নাই আর দুইটা কাজ হবে আমাদের জীবনে আল্লাহ তালাকে মানা এবং আল্লাহ তালার হুকুম মতো চলা এই দুটাই মাত্র কাম তাই ওলামায়করণ বলেন যে কেউ যদি আল্লাহ নিয়ম হল যে মানুষকে চেনা যায় তার কথার দ্বারা মানুষকে চেনা যায় তার কথার দ্বারা কেউ যদি আল্লাহ তালাকে চিনতে চায় তো আল্লাহ তালার কালামের দ্বারা অর্থাৎ কোরআনের দ্বারা আল্লাহ তালাকে চিনতে হবে কোরআনকে যদি কেউ বুঝতে চায় তাহলে বুঝতে হবে নবীর জীবন দিয়ে নবীর জীবন নবীর জীবনে দিয়ে কোরআনকে বুঝতে হবে আর নবীর জীবনকে যদি জীবনকে যদি বুঝতে চায় জীবনকে যদি বুঝতে চায় তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ সাহাবাদের জীবনকে আমাদের জন্য আদর্শ বানাইতে হবে অর্থাৎ সাহাবাদের জীবনকে সামনে রেখে আমাদের সাহাবাদের জীবনকে সামনে রেখে তা আমাদের জীবনের অনুকরণ অনুসরণ করে আমাদেরকে চলতে হবে তাইলে আমরা নবীর জীবনকে বুঝতে পারবো আর নবীর জীবনকে বুঝতে পারলে কোরআন বুঝতে পারবো কোরআন যদি বুঝতে পারি তাহলে আল্লাহ হাতালাকে চিনতে পারবো আল্লাহ হাতালাকে যদি চিনতে পারি আল্লাহ হাতালাকে চেনাও আমাদের সহজ হয়ে যাবে আল্লাহ তালাকে মানা আমাদের জন্য সহজ হয়ে যাবে মেরে মহতার দেখতে বুঝবো এটা হলো সমস্ত দুর্ভাগের মাক্ষাত যে আমরা আল্লাহ তালাকে কি করে চিনতে পারি আল্লাহ তালাকে কি করে মানতে পারি সেই আমাদের জিন্দগির زندگی مقصد اب آپ کو اللہ پاک بتا رہے ہیں ہم نے آپ کو دائی بنا کر بھیجا ہے آپ دعوت کیسے دیں گے بشیروں نظیر ماں جی بسم مجھے ہینار و کشاہ و نظیروں آپ دعوت دیں گے ان بے صفتوں کے ساتھ بشارتیں سنا کر ایک دفعہ اللہ کا نام گے ایک دفعہ سبحان اللہ کہو گے ایک قدم چل کر مسجد کی طرف آؤ گے ایک درجہ اللہ کا کلمہ بلند ہو جائے ایمان سیکھ لو اس کے لیے خرچ کرو گے کسی یتیم کو کھانا کھلاؤ گے یتیم کے سر پر شکت کا ہاتھ پھیرو گے کسی دکھیارے کے دکھ میں ہاتھ بتاؤ گے بتائے بتائے خوشخبریاں سنا کر جمعہ کے دن تیاری کر کے مسجد کی طرف آؤ گے ہر قدم پر ایک سال کی عبادت کا سوال ایک جگہ کا سدھار اللہ اور ہر پہل کے برابر سوال گشتوں پر تعلیم پر فکر پر تصویر پر قرآن کی تلاوت پر اپنی رات سے کرتے ہوئے اپنے بھائیوں کو بتاؤ گے اس پر فضل سلاب اسی کا نام فضائی کا یہ ہے جو ہماری تعلیم میں فضائی امال فضائل تقریب فضائل ذکر فضائل نماز ہدایت صحابہ یہ سارا فضائی وہ نظیر کس کو کہتے ہیں عام طور پر لوگ ترجمہ کرتے ہیں نظیر کا ڈرانے والے نبی ڈرانے اور دھمکانے کے لیے نہیں آتے ہیں تو سلیمان نظری نمبر ہوا فتح نے اس کا ترجمہ بہت شاندار کیا مثال دے کے سمجھایا ایک آدمی سامنے سے آ رہا ہے ایک آدمی یہاں سے جا رہا ہے راستے میں ملاقات ہوئی بھائی کہاں جا رہے ہو اپنی خالہ جان کے ہاں, ہاں بھائی خالہ کا درجہ تو ماں کے برابر ہے ضرور جانا چاہیے لیکن سنو تم جس راستے سے جا رہے ہو میں وہیں سے آ رہا ہوں وہاں ایک بہت بڑا ایکسیڈنٹ ہوا ہے بہت بڑا حادثہ ہوا ہے لوگ مر رہے ہیں اور لاشیں سڑک رہی ہے اور جو اس راستے سے جاتا ہے پولیس والا پہلے کون ہو کہاں اس کو نمبر ہے اتنی پوچھ گچھ ہوتی ہے تو کیا میں خالہ کے پاس نہ جاؤں نہیں ان کا تو بڑا حق ہے چلو جاؤ راستہ بدل دو نیچے اتر جاؤ گلی میں چلے جاؤ محلے سے نکل کر جب دائیں ہاتھ جاؤ گے تو سامنے تمہیں تمہاری خالہ کا مکان بھی مل جائے گا اس جانے والے کو آگے جو خطرہ پیش آنے والا ہے خیر خائی کے ساتھ اس سے بچانا اور اس کی صحیح رہبری کرنا یہ ہے نظیر محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم لوگوں تم جس عقیدے کے ساتھ جی رہے ہو تم جس طرح کی عبادتوں کو عبادتیں کر رہے ہو تم جس طرح کما رہے ہو جس طرح خرچ کر رہے ہو جو کچھ تم کر رہے ہو یہ تمہاری کمائیاں یہ تمہارا و خود خرچیاں اور یہ تمہارا غلط عقیدہ یہ تمہیں میں خون کے آتے دلوائے گا دنیا میں بڑی بڑی مصیبتیں لائے گا کمانا خرچ کرنا بیوی بچے یہ ہماری ضرورتیں ہیں اس سے روکا نہیں ہے لیکن فرمایا کھاؤ کماؤ بیوی بچے ماں باپ بھائی بہن اڑوسی پڑوسی اور کے حقوق اس کا راستہ صحیح بتلایا ہے انی لکم اور عظیم تم ایک راستے سے سود سے لانے پاس کرا کے دوسرے کا حق مار کے جھوٹ بول کر ہتھیار دکھا کر ڈاکہ ڈال کر کہ یہ تمہیں خون کے آنسو لائیں گے دنیا بھی برباد ہوگی اور آخرت میں بڑی بڑی سزائیں ہوں انار سلنا شاہروں بچے کام کی کام نراش میں دے گئے جو ذمہ داری آپ کو دی آپ کو دعوت دینی ہے اور دعوت دینے والا مجمع تیار کرنا ہے آپ کو اللہ کی عبادت کرنی ہے عبادت والا مجمع تیار کرنا ہے سوال شکر دنیا سے بے رغبتی اللہ کا خوف آئے یہ سارا آپ کو کرنا ہے اور ایسا مجمع آپ کو تیار کرنا ہے اسی لیے ہم نے اللہ علیہ وسلم فرمایا نحن معاشر الانبیاء لال ہوا بلا جی ہما ہم نبیوں کی جماعت پیچھے والوں کو پیسوں کا زمینوں کا وارث بنا کر نہیں جاتے وہ نمان بشیر کے ذریعے بشارتے بدائی بتائیں گے ہر قدم پر ہر قصبے پر قرآن کے ایک ہر پر سجے پر رکو پر اس کی ہے اللہ کے راستے کی نقل و حرکت ایک ایک قدم پر پھر اگر بھوک لگی تو بھوک برداشت کرنے پر سردی لگی سردی برداشت کرنے پر بیمار ہو گئے بیماری برداشت اس پر اس کی برسات جیسے کرنا اس کا نام طریقہ ہے عبادت بتائی حکم تو اللہ دیتے ہیں اپنی مشورہ نماز قائم کرو کیسے کرو وہ نبی پڑھ کر دکھا رہے اسی لیے بھی کہتے ہیں دو چیزیں ہیں ایک ہے فضائل اور ایک ہے مسائل مسائل کیسے ہیں نبی نے جو طریقہ بتایا وہ مسائل ہے اسی لیے قرآن نے صاف الفاظ میں کہا وما آتا کو رسول بہت سنا نہانا تمام بنتا ہوں جو کچھ تمہیں پیغمبر خدا صلی اللہ علیہ وسلم نے دیا ہے اسے لے لو یہ جو سنا کیا ہے اس سے اس سے رک جاؤ یہ حلال یہ حیران یہ دائی یہ نادائی اس کا نام پوری شریعت ہے حکم اللہ کا طریقہ نبی ندی کا یہ دعوت کا اسلوب ہے بشارتوں کے راستے اور پھر اس سے ایک شوق پیدا ہوگا جذبہ بنے گا بے رخ پڑوں گا اللہ راضی ہو جائیں گے سجے میں اللہ کا قرب ملے گا ایک دفعہ سبحان اللہ کہوں گا پہل پہل کے آدمی کے اندر فضائل سے شوق پیدا ہوتا ہے مسائل سے عمل صحیح ہوتا ہے اللہ نے خود بتایا ہم نے آپ کو بشیر و نظیر بنا کر بھیجا ہے اور حضور یہ دونوں چیزیں امت کو میراج میں دے کر گئے پوری امت تمہارے ذمے تمہیں خود کو اپنی ذات سے دیندار بننا ہے اور دیندار بننے کے لیے دین سیکھنا ہے اور دین سیکھنے کا شوق پیدا ہو جائے اس کے لیے فضائل خوب سننے ہیں پھر اس کا طریقہ اس کے مسائل جاننے والوں سے معلوم کر کے اپنی زندگی میں جگہ جائے دونوں راستے میں ایسا پورا ایک مجمع تیار کیا اس مجھ کا ہر پک اس دونوں باتوں کا ذمہ دار ہے اپنی ذات سے دین سیکھنا اور دوسروں کو دین سکھانا اپنی ذات سے محنت کرنا اور دوسرے محنت کرنے والے بنے اپنی ذات سے اپنی مسجد کے ہفتے والی جو گشتیں کرنا اپنی مسجد گھر کی تعلیم فضائی کی اپنی صبح شام کی و قرآن کی تلاوت مسجدوں کا آباد کرنا اسی لیے حضور پاک صلی اللہ علیہ وسلم کو لمسجد ان کو شاید آگے کرتا যে আল্লাহ তালা হুজুর সাল্লাহ দুটো জিম্মাদারি দিয়ে পাঠাইলেন একটা জিম্মাদারি হল আল্লাহ তালার পক্ষ থেকে যে দিন হুজুর সাল্লাহ ইসলামের কাছে দেওয়া হয়েছে ওই দিনকে মানুষের কাছে পৌঁছানো এবং ওই দিনের উপরে যেভাবে চলার জন্য হুজুর সাল্লাহ ইসলাম আল্লাহ তালার পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন এবং হুজুর সাল্লাহ ইসলাম যেভাবে চলছেন ওইভাবে ওইভাবে হুজুর সাল্লাহ ইসলামের অনুকরণে পরিপূর্ণ একটা জামাত যারা একশো ভাগের একশো ভাগ হজুর সাল্লাহ ইসলাম অনুকরণ করছে এরকম একটা জামাত তৈরি করার দায়িত্ব দিয়ে আল্লাহ তালা হজুর সাল্লাহ ইসলামকে এই দুনিয়াতে পাঠালেন এখন এটাকে আদায় করবেন কেমনি হজুর সাল্লাহ ইসলাম আল্লাহ তালা কোরআন স্পষ্ট বলে দিলেন যে আপনাকে দুটা কাজ করতে হবে একটা হলো সুসংবাদের মাধ্যমে আর একটা হলো তাদেরকে সতর্ক করে মুক্তির রাস্তাকে দেখানোর মাধ্যমে সুসংবাদের মাধ্যমে আর একটা হলো ভুল পথে চলার কারণে যে বিপদে সে চলবে ওই বিপদ থেকে সতর্ক করে তাকে ওই পথ থেকে মুক্তির রাস্তা বলে দেওয়ার মাধ্যমে উনি বলতেছিলেন যে অধিকাংশ মানুষ নজির বলতে তর্জমা করে ভয় দেখানোর মাধ্যমে তাহলে নবীকে কি দুনিয়াতে উম্মকে ভয় দেখানোর জন্য আসছেন ভয় দেখানোর জন্য আসছেন তো মা বাবা তো ভয় দেখায় না মা বাবার তো লক্ষ লক্ষ গুণ বেশি দয়া নবীর অন্তরে থাকে তো নবী কিভাবে ভয় দেখাবেন তো যাই হোক বাসির বিবাদ হবে শোনাও মানুষদেরকে আমরা শোনাবো নবীকে দেখা বলে যে আপনি সমান দেখবেন আল্লাহ তালাকে আল্লাহ আল্লাহ কোন শরিক নাই এই কথাটা স্বীকার করলে মানটা পাবে কি আল্লাহ তালা কতখানি খুশি হবেন এবং তাকে কি দেবেন যদি সুবহান আল্লাহ বলে তাহলে সে কি পাবে কোন মানুষ যদি একবার সুবহান আল্লাহ বলে তাহলে ওহো পাহাড়ের ওদের বরাবর দেখি সে পেয়ে যায় উজু করে মসজিদের দিকে যদি যাইতে থাকে তাহলে পুক্তিটা কত সে কি পাবে এটা তার বলেন বাসির সুসংবাদ দেন যে কি পাবা তুমি উজু করে মসজিদে গেলে পুক্তিটা কদমে জমার দিনে কেউ যদি ঘরের থেকে প্রস্তুত হয়ে উজু করে জমার জন্য যাইতে থাকে তার এক একটা কদমে এক বছর এবাদত করেন নাকি আল্লাহ তালা দিয়ে দেন হ্যাঁ, এই সুসংবাদ দেওয়ার মাধ্যমে তাদেরকে আপনি উৎসাহিত করেন তারা যেন উৎসাহ ভাবে এটাকে গ্রহণ করে সুসংবাদ দেওয়ার মাধ্যমে যে কাজতে গেলে প্রতিটা কদমে সে কি নাকি পাবে আল্লাহ দিন দুনিয়াতে জিন্দা হয়ে যায় এটার জন্য যদি একটা টাকা খরচ করে তাহলে এর বিনিময় সে কি পাবে হক জিন্দা হয়ে যায় বাতিল খতম হয়ে যায় এই জন্য জীবনের থেকে কিছু সময় যদি দেয় কিছু মাল খরচ করে তাহলে সে কি পাবে এই তবলিকের মধ্যে এই নিয়ে হলো তবলিক আর কিছুর জন্য তবলিক না মসজিদে যে গাছ চললে কি রেখে পাবে দ্বিতীয় গাছতে গেলে কি রেখে পাবে তিন দিনের জামাতে গেলে কি রেখে পাবে চিল্লায় তিন চিল্লায় গেলে বিদেশে গেলে কি পাবে এই সুসংবাদ দেওয়ার জন্য নবীকে বলছেন যে এইভাবে আপনি আপনার জিম্মাদারে আদায় করবেন মানুষদেরকে সুসংবাদ শোনান আর একটা হলো নজির লাজিজ মানে ভয় দেখানো না কারণ নদী উম্মতকে ভয় দেখানোর জন্য আসেন নাই ভয় দেখানোটা ভালো মানুষের কাম না তো নবীর চেয়ে ভালো মানুষ কারা বলেন যে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলতেছিলেন যে সমস্ত নবীরা আমাদের নবী বলছেন যে আমরা এই নদীতে যে জামাত আছি এই জামাত কারোর জন্য টাকা পয়সার ওয়ারিস বানায় যায় না কাউকে টাকা পয়সার ওয়ারিস বানায় যায় না উত্তরাধিকারী বানায় যায় না বরং নদীরা এলএম দিয়ে যায় এলএমের উত্তরাধিকারী দিয়ে যায় বানায় যায় তাহলে এলেম উত্তরাধিকারী বানাই গেছেন হুজুর সাল্লাহ ইসলাম আমাদেরকে এখানে আমরা যতজন আছি সবাইকে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম সুসংবাদ দেওয়ার উত্তরাধিকারী বানায় গেছেন আমাদের দায়িত্ব দিয়ে গেছেন যে মজমা হজরত সাল্লাহ তৈরি করছিলেন বিশাল ছয় লাখের একটা মজমা তারা এইটাকে পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের পর্যন্ত পৌঁছাইছেন সে সম্ভব তারা পৌঁছাইছেন আমরা তো আমাদের দেশের কোনো মানুষ নবীকে দেখেন এদের কাছ থেকে সরাসরি নিজের কানে শুনে নাই যে সুবাহান আল্লাহ বললে ওহুদ পাহাড়ের সোনার নেকি হয় এটা শুনছে না কিছু আমাদের দেশে নবীর মুখের থেকে ওই জামাত আমাদের কাছে পৌঁছেছে তোমার মস্তরা মোহতারাম করতে হবে যদি ভয় দেখানোর জন্য না অনেকেই অনেক রকমের চাকরির করছেন ব্যাখ্যা করছেন উনি বলেন যে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে মালানা সালাইমান নদী নম্বর আল্লাহ মরতবাহু আল্লাহ সালামের কবরকে নূর দিয়ে ঘুরে দেয় বলেন আমি বলে তো উনি নাজিরের ব্যাখ্যা করছেন শুধু শব্দের অর্থ না উনি এটাকে ভাঙ্গে দেখাইছেন বুঝাইছেন উনি মনে করেন যে একটা লোক ওই পূর্ব দিক থেকে আসতেছে পশ্চিম দিকে আর পশ্চিম থেকে পূর্ব দিকে যেতেছে পথের মধ্যে দেখা হইল যে পূর্ব পশ্চিম থেকে পূর্ব দিকে যেতেছে সে পরিচিত এবং বয়সও কিছু কম পূর্ব থেকে যিনি আসতেছেন ওদের তো বয়স বুদ্ধিমান মানুষ ভালো মানুষ হিসেবে এলাকায় তার একটা পরিচিতি আছে জিজ্ঞেস করলেন যে বাবা কোথায় যাও ওই আমার ওই খালা খুব অসুস্থ আমি আমার খানাটা দেখতে যাই হ্যাঁ খুব ভালো কাম অবশ্যই যাবে অবশ্যই যেতে হবে তোমাকে কারণ খানা আর মা এক মার সাথে খেলার কোনো পার্থক্য নাই মাও ততখানি সম্মান পাবেন খালাও অতখানি সম্মান পাওয়ার যোগ্য যাও অবশ্যই যাও কিন্তু এই রাস্তা দিয়ে না কেন সেটা এই রাস্তা দিয়ে আমার খালা বাড়ি যাবি যাই তাহলে আজকে একটা সমস্যা হয়ে গেছে তুমি আমার কথা শুনলে বুঝতে পারবা আমি তোমার খারাপ বাড়ি যাওয়ার থেকে তোমাকে মানা করবো না তোমাকে আমি বিকল্প ব্যবস্থ করবো কিন্তু এই রাস্তা দিয়ে যাবা না ওই যে সামনে মনে যায় এক কিলোমিটার পরে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে সাথে সাথে বহু মানুষ মারা গেছে অনেক মানুষ রাস্তায় সটসট করতেছে যে কোনো লোক যায় মোটর সাইকেল নিয়ে যায় বা যে কোনো লোক যায় পুলিশে তারা ধরে নানান রকম হ্যানাল করে জিজ্ঞেস করে ওটা জিজ্ঞেস করে আমাদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা তুমি একবার পরিশান হয়ে যাবা সুতরাং তোমার খালা অসুস্থ তোমার একটু দ্রুত পৌঁছা দরকার এই রাস্তাকে তুমি ছাড়ো তাহলে কোথা দিয়ে যাবো একটু পেছাও পেছনে যে তুমি বাম পাশে যে মহল্লার মধ্যে গলি ঢুকছে ওই গলি দিয়ে যাও কতদূর গেলে সামনে গেলে ডান দিকে দেখবে যে একটা রাত গলি ঢুকে গলি গলি রাস্তা চিকন রাস্তা তুই মানুষ সেখানে নিয়ে যেতে তো তোমার কোনো অসুবিধা হবে না ওই সামনে রাস্তায় দেখতে দেখতে দেখতে দেখতে যেখান থেকে রাস্তাটা ডান দিকে মোড় দেবে ওই রাস্তাতে ওই রাস্তাটা সামনে আগে দিয়ে তোমার খালা বাড়ি মেরে মস্তরাম দোস্ত হুজুর তাকে সতর্ক করলেন এবং উত্তরণের পথ বসাই বাতাই নিলেন এই যে হলো নাকি তাকে ভয় দেখালেন না এবং খালার প্রতি তার পুরোটা বিন্দু মাত্র কমানোর চেষ্টা করলেন না বরং আরো বাড়াইলেন যে অবশ্যই তোমাকে যেতে হবে খালার খালাকে দেখতে অসুস্থ খালা খালা আর মায়ের মধ্যে কোনো পার্থক্য নাই খালা আর খালার মার মধ্যে কোনো পার্থক্য নাই ফিরান নাই তাকে কিন্তু তারকে ওখান দিয়ে দিয়েছে দেন নাই বিকল্প রাস্তায় তাকে বলে দিচ্ছেন এই জন্য মেরে মহতারা বুঝতে বুজুর্গ যারা নাকি এমন কিছু কাজের মধ্যে লিপ্ত আছে মজবুল আছে যেটা শরীর সম্মত না কেউ কামাই নদীর লাইনে বিপদকামী হয়ে গেছে কেউ চরিত্রের লাইনে বিপদগামী হয়ে গেছে কেউ মানুষের সাথে সহ অবস্থানের লাইনে বিপদকামী হয়ে গেছে জুলুম করে নির্যাতন করে সুদ ঘোষের মাধ্যমে সে সম্পদ বানানো শুরু করছে তাকে সতর্ক করে ওখান থেকে বের হওয়ার রাস্তা বুঝতে হবে যে তুমি এই পথে কেন যাবা আল্লাহ তালা তো তোমাদের দিকে ঠিক করে রাখছে তুমি হালাল পথে আসছো হালাল পথের সংযোগটাকে বলা মেরে মহতরাম দেখতে হবে দুর্গ এই দুই সাধক এই দুই পদ্ধতি নিয়ম হজুর সাল্লাহ ইসলামকে আল্লাহ তালা দাওয়া করে কাম করার জন্য এই দুই পদ্ধতি শিখেছেন হুজুর সাল্লাহ আলী ইসলাম সহ কোন নদী দুনিয়াতে পরবর্তীকালে যারা আছে তাদের জন্য টাকা মাথা রেখে যান না বরং তাদের কাছে হেরে রেখে যান তো মেরে মহতরাম দোস্ত দুর্গ হুজুর সাল্লাহ ইসলাম আমাদের জন্য দাওয়াতের দাওয়াতের ময়দানে চলার পথে এই দুই এলিম আমাদের কাছে রেখে গেলেন এই জন্যই একটা হলো ফাজাইলের এলেন আর একটা হলো মাসাইলের এলেন ফাজাইলের এলেন এলেনের দ্বারা মানুষের মধ্যে আমাদের শোক আর আগ্রহ করে দেওয়া যেমন দেখি ফাজাইল আমলের কিতাব আমাদের কাছে আছে আমরা তালিম করি এবং ওইটাই করব ওইটি আমাদের করতে হবে ফাজাইলের মাদ ফাজাইলের জিকির ফাজাইলের কোরআন বেতায়তের সাহাবা ফাজাইলের তবলিক এই ফাজাইলের তালিম আমরা করবো যাতে করে আমার ভিতরে আগ্রহ বাড়ে আগ্রহ বাড়ে যখন থেকে মানুষের আগ্রহ বাড়বে তখন এই আমলটা করার জন্য সে মনে মন স্থির করবে যখন আমল করতে চাইবে তখন তার মাথায়ের দরকার হবে তখন হুজুর সাল্লাহ ইসলামের আমলটা কিভাবে করছেন এটা তার জানার প্রয়োজন হবে হুজুর সাল্লাহ ইসলাম এখন নাই কিন্তু কিভাবে আমলটা করছেন এইটা কিতাবের মধ্যে সংরক্ষিত আছে ওইটাকে জানার জন্য আর যে জানে আমরা তাদের কাছে যাব তাদের কাছে যে আমরা মাথায় রেলে শিখবো মেরে মহতরাম লিখবো দিনের উপরে চলার জন্য দুইটা এলেন লাগবে একটা হলো সজাইলের এলেন লাগবে আর একটা হলো মাথায় এলেন লাগবে আর দাওয়াতের নাম করার জন্য দুইটা এলেম লাগবে একটা হলো মানে, শোষণ করতে আর এলেম লাগবে মানুষ কিছু মানুষকে উৎসাহিত করার জন্য কি এলেন দরকার হতে লাগবে আর এক হলো মানুষকে ভুলের থেকে বের করা পরিত্রাণের রাস্তা বের করার বের করার আমাদেরকে আমাদের জানতে হবে দেখাইতে হবে এই দুই এলেন নিয়ে যখন আমরা করব তো ইনশা আল্লাহ আমাদের প্রত্যেকটা ব্যক্তি এখানে আমরা যারা উপস্থিত যাবে প্রত্যেকে প্রথমে হলো যে আমি আমার নিজের ইমানকে শিখবো তারপর হলো সমস্ত দুনিয়ার সমস্ত মানুষকে আমি ইমান ইমানকে শেখানোর জন্য চেষ্টা করবো সেটি হল যে আমি আমার আমলকে সহি করব দুনিয়ার সমস্ত মানুষের আমল যাতে সহি হয়ে যায় এটার জন্য আমি চেষ্টা করব। আমি আমার আখলাককে ঠিক করব দুনিয়ার সমস্ত মানুষের হয়ে ঠিক হয়ে যায় এটা আমি চেষ্টা করব। মেরে মহতরাম দুঃখ করব এই এলেন ওই জিম্মাদারি আমাদের সকলকে গরিব গরিব শহরে গ্রামের পড়াশোনা জানে জানে না পুরুষ মহিলা আর বাচ্চা বুড়া সকলকে এই এই দায়িত্ব হজুর সাল্লাহ ইসলামের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই দায়িত্ব নিয়ে আমরা এই দুনিয়াতে আসছি আমরা এই দায়িত্ব আদায় করব বেড়ে মহতাবাদ বুজুর্গ আমাদের জীবনও সুন্দর হবে আল্লাহর কাছে পছন্দ হবে সারা দুনিয়ার মানুষের জীবন সুন্দর হইতে থাকবে আল্লাহ তাল্লার কাছে পছন্দনীয় হইতে থাকবে সমস্ত মানুষ দুনিয়াতে কামিয়াবি হবে কামিয়াব হবে সফলতা পাবে তো তারা কামিয়াব হবে সফলতা পাবে جس طرح حضور پاک علیہ وسلم کو دو ذمہ داریاں دی اور آپ نے دونوں کا پورا حق ادا کیا یہاں تک کہ ہر بات کے میدان میں تمام صحابہ سے پوچھا میں نے تمہارا حق ادا کیا اللہ میں نے تم تک بات اللہ کی اللہ کا پیغام پہنچا دیا दिया सबने एक जवान होकर बल्लभ कर रिसाला आपने पैगाम पहुंचा दिया नशा कल उम्मत उम्मत के साथ की खैर खाई हक अदा कर दिया कल उम्मा वो जहाजतों से भी निकले और सीट से भी निकले اور ہر گندگی سے نکل کر کیسی صاف ستھری زندگی آپ نے سب نے گواہی دی تھی پھر اللہ کو کہا میرے دوستوں یہ دونوں ذمہ داریاں حضور پاک صلی اللہ علیہ وسلم اس امت کو میراث میں دے کر گئے ہیں ہم میں سے ہر ایک کا اپنی ذات سے دیندار بننا عقیدہ صحیح ہو عبادت صحیح ہو اخلاق و آدار صحیح ہو رہن سہن صحیح ہو ہاں، کھانا کمانا پینا پہننا اوڑھنا شادیاں جو دنیاوی ضرورت اور دنیاوی زندگی کے ساتھ ہے ان سب نے ایک ہی لوہا لاش بتائی ہے خود ماتا کمر رسول ماتا کمر رسول بہدو جو نبی نے دیا نبی نے دین دیا ہے نبی نے شریعت دی ہے نبی نے طریقے دیے ہیں نبی نے سنتیں دی ہے اسے لے لو جس سے ہوتا ہے اللہ کا وہ اللہ تعالیٰ نے پوچھا تھا اللہ کے نبی سے مجھے کوئی نصیحت ایک ہی نصیحت فرمائی جو کچھ اللہ نے حرام کہا ہے اس سے بچے رہو سب سے بڑے عبادت گزار بن جاؤ گے آپ نے بتا دیا میرے دوستوں اپنی ذات سے دیندار بننا اور پھر جیسے حضور نے مجمع تیار کیا اس لیے اس کی چیزیں بتائی ڈاکٹر بننا ہو تو میڈیکل کالج اور انجینئر بننا ہو تو انجینئر کی کالج کھیتی والا بننا ہو تو ایگریکلچر یہ ساری چیزیں بتائی اپنی ذات سے دیندار بننا ہے اور نبی کی نیابت میں نبی کے کام کو کام بناتے ہوئے ہر ایک اس پر آ جائے ہمارا تاجر ہمارا کاشتکار ہمارا غریب ہمارا امیر ہماری عورتیں ہمارے مرد ہمارے جوان عوام پڑھ پڑھے لکھے خلاص ہر ایک اس پر آ جائے کہ اس کا تعلیم نہ مسجد اس سے دالت اول یوم پیارے نبی سب سے پہلی وہ مسجد جس کی بنیاد اللہ کے خوف پر اور تقوی پر ہے یہ مسجد آپ کے لیے التقو ابھی اس مسجد میں آپ ہیں کیا بات ہے اس مسجد کی اس کے قالین بہت اچھے ہیں اس میں پانوس ہیں وہاں کہاں پانوس وہاں کہاں قالین وہاں پر ایک پرسینٹ ہوتے تھے پھر کیا بات کہ فری رجال نبی آپ کا قیام اس مسجد میں ہو کیوں اس میں آدمی ہے لوگ آدمی تو ساری دنیا میں ہے نہیں یہ مسجد وار جماعت والوں کو بتا رہا ہے قرآن اپنا مقامی کام مضبوط کرو اپنی گشتیں اپنی تعلیم اپنے کا روزانہ کا ہفتے واری ماہانہ العالم پورے کے تقاضے یہ مسجدوں سے پورے ہوتے ہیں جب مقامی کام صحیح ہوتا ہے یار اس مسجد میں آپ کا پیاب ہو کیوں اس میں آدمی ہیں کیا آدمی تو اور بہت ہیں کہ نہیں اس مسجد کے آدمیوں کی خاص صفت یہ ہے تو اور کچھ نہیں چاہتے دنیا دس دنیا لیا لیا مارا دنیا دنیا داروں کے منہ پر ہمیں ہم پاک ہو جائیں جسم ہمارا پاس روحیں ہماری پاس دل ہمارے پاس جذبات ہمارے پاس خیالات ہمارے پاس سوچ ہماری پاس مسجد میں ہم پاس مسجد کے باہر جائیں تو گلی محلہ گھر کاروبار یہ بول آئی یا تو زندگی کے ہر شعبے میں صرف پاکی کی چاہتے ہیں اللہ پاک اس کا راستہ پاک اس کا کام پاک اللہ کے نبی پاک ان کی ہر ادا پاک کہ ہم کو چاہتے ہیں اس کی اصل جگہ مسجد ہے اسی لیے ہمارے مولانا عبید اللہ صاحب رحمت اللہ علیہ فرمایا کر چکے اللہ ان کے درجات بلند فرماوے کہ پوری دنیا میں جتنا کام جتنا دین پہنچا وہ مقامی طور پر مسجد نبی کے راستے سے پہنچا مکے والوں نے تو کام کرنے نہیں دیا اب ہجرت ہوئی اور آپ آئے ہیں تو سب سے پہلے مسجد ہوا اور پھر وہاں سے ندی میں اس لیے مولانا جو اللہ علیہ فرماتے تھے تمام ذاتوں کے لیے دونوں پاک وسلم کی ذات بابرکت نمونہ ہے ہر ایک کو اس نمونے پر آنا ہے سر کے بالوں سے لے کے پیروں کے ناخن تک دل دماغ کے اعتبار سے و فکر کے اعتبار سے و اندوز کے اعتبار سے ہر اعتبار سے حضور کی ذات نمونہ فرماتے تھے تمام ذاتوں کے لیے نمونہ حضور کی ذات تمام مسجدوں کے لیے حضور پاک صلی اللہ علیہ وسلم کی مسجد نمونہ ہے اور مولانا صاحب رحمت اللہ علیہ تو یہاں تک فرماتے تھے کہ اگر گاؤں میں کہیں چھوٹی سی مسجد پوچھ کی پکی کی مسجد بھی نہیں لیکن اگر اس مسجد میں وہ سارے امال ہوتے ہیں جو حضور کی مسجد میں ہوتے تھے تو ان مسجد والوں کے ساتھ اللہ کی وہ مدد ہے ہر تعریفیں ہر برکتیں جو مسجد نبی والوں کے ساتھ اور مثال دیتے ہیں کہ جیسے ریڈیو ہے نا ریڈیو ریڈیو میں اسٹیشن ہوتے ہیں گھر کی چھت پر گھر کے کونے میں کھیت میں دکان میں کہیں بھی مدینہ منورہ کی تیاری سننی ہے نمبر لگا لو صحیح نمبر لگا ہے تو جہاں ہوگی وہاں سن لو جب مسجدیں اس نمونے پر آئے گی اس لیے اللہ ہمارے بڑوں کے خبروں کو نور سے منور فرمائے سارے قرآن حدیث اور سیرت مبارکہ کا خلاصہ ہم کو دیا یہ مسجد اور جماعت اکثر مارا صاحب رحمۃ اللہ علیہ بہت افسوس کرتے تھے جو امت کی اصل جگہ تو تھی مسجد لیکن پارکوں میں کلبوں میں اور خدا جانا کہاں کہاں جا کر یہ مسجد وار جماعت کے کام ہفتے کی دو گشتیں مہینے کے تین دن روزانہ کی گھر مسجد کی تعلیم کم سے کم ڈھائی گھنٹے روزانہ کا مشورہ ہر ایک اپنی ضرورت جیسے کھانا میری ضرورت پانی میری ضرورت سب مل کے کھا لیں تو میں بھوکا رہا ہوں یہ میں بھی کھاؤں گا ہر ایک کی اپنی ضرورت اور مسجد نبی کے مسجد نبی کی جماعت میں کون تھے سب سے پہلے حضور پاک صلی اللہ علیہ وسلم پھر ابو بکر ہمارے عثمان علی رم اللہ تعالی ابن ثابت مالب ابن جبل صالب ابن معاذ خالب ابن حوالہ ابو ابن امیر خالد ابن میں یہ مسجد جماعت اسی مسجد سے اسی مسجد سے عالم پورے میں گین گیا ہے ہمارے یہاں اجتماع اجتماع اجتماع اجتماع تو جب ہے جب اجتماع سے کرنے کی ہو ہر ایک کا وقت لگ رہا ہو ہر ایک شہردار کی پابندی کر رہا ہو ہر ایک صبح شام کی تصدیق پڑھ رہا ہو ہر ایک مشہور دعائیں سیکھ رہا ہو اور عمل کر رہا ہو اس لیے کہ یہ کام ہے یہ رسم نہیں ہے اس کو رسم نہیں لگانا مولانا محمد صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے اللہ کے واسطے اللہ کے واسطے اللہ کے واسطے اسے رسم نہ بناؤ بجھ کا مشورہ دس پانچ آدمی آ گئے ہفتے کا دس تین آدمی آ گئے نے کر لیا جسے رسم نہ بناؤ یہ سارے نوٹ ہے اور فرماتے تھے کہ کتنے ہمارے دعوت ہیں یہ گھر گھر کی ملاقاتیں یہ عمومی گاش یہ خصوصی گاش یہ بھلائی آواز سطح کی تعریف یہ صبح شام کی تشبیہات یہ اور چلے اور چار مہینے اور ملکوں کے تقاضے آج بھی مولانا فرماتے تھے مولانا یہ ساغت آج بھی انعام میں یقینوں کے غلط سے صحیح سے بدلنے کی زندگیوں کے رخ کے صحیح ہونے کی دنیا سے آخرت کے طرف کا رخ ہونے کی آج بھی وہی تاثیر ہے جو پاک پاس اللہ علیہ وسلم کے زمانے میں اور مثال دیتے تھے لیمو کی لیمو پانی میں نچوڑ کھٹا ہو پانی کھٹا ہو جاتا ہے پورے پانچ علیہ وسلم کے زمانے میں بھی نیمبو سے پانی کھٹا ہوتا تھا اس سے لے کر آج تک پندرہ سو سال ہو گئے دنیا میں کتنے زلزلے کتنے طوفان کتنی جنگیں کتنے حالات لیمو کی تاثیر بدلی ہے آج بھی وہی ہے اور پھر کوئی بہت بڑے بزرگ نچوڑیں گے تو پانی کھٹا ہوگا اور سڑک صاف کرنے والا اسٹیشن کا پولی غریب آدمی جس کے گھر کا چولہا نہیں چلا جو بھی نچوڑے گا پانی کھٹا ہوگا فرمایا یہ ہمارے دعوت یہ مسجد اور جماعت یہ مقامی کام اس کی تاثیر آج بھی زندگیوں کے بدلنے کی زندگیوں میں دین کے آنے کا شوق شوق پیدا ہونے دین سیکھنے کا تربا بننے طلبا سے دین سیکھنے کا یہ سارا راستہ ہے لیکن آگے یہ فرمایا تمہارے گھروں میں تو شوقی ہوتے ہیں پھلوں کا سیٹ ہے آم انار کریلا سبزی الگ الگ سیٹ ہوتے ہیں نا وہ سب پلاسٹک کے پلاسٹک کا آم پلاسٹک کا انار پلاسٹک کا کیلا کیونکہ ایسے پلاسٹک کا لیمو سارا بنگلہ دیش مل کر نچھوڑے گا ایک کترا نہیں سکے گا اللہ کے واسطے اس محنت کو رسم نہ بناؤ یہ سارے نبوت ہے زندگیاں بیان کرتی ہے خدا کا تعلق بیان کرتا ہے اور وہ راضی ہوتے ہیں رحمتوں کی بارشیں بیچتی ہے بے نمازی نمازی بنتے ہیں شرابی شراب سے تو کرتے ہیں جھوٹے جھوٹ چھوڑتے ہیں سود والے لانا والے اس کو چھوڑتے ہیں اللہ نے وہ نعمت کو مجھے اور آپ کو دی اتنا بڑا مجموعہ کو سمجھ کر اپنی سمجھ کر اپنی بھی بجے من شاحد ابئی نمائشہ جو کرے گا وہ اپنے ہی لیے کرے گا جو مسجد کی گز کا اہتمام کرے گا وہ اپنے لیے کرے گا جو ڈھائی گھنٹے لگائے گا اپنے لیے لگائے گا کسی پر کوئی احساس نہیں نعمت اللہ نے دی اس لیے صرف اجتماع اجتماع صاحب مولا اللہ علیہ کے زمانے سے سنتے آئے ہیں اور دیکھتے آئے ہیں ہر سال کا اجتماع ملکوں میں بھی جاتے ہیں تو صرف اجتماع کی دعوت دے کر آتے ہیں اجتماع تو دو مہنگا کے بیچ کا نام ہے اجتماع سے پہلے جماعتیں کر نکلے اجتماع سے جماعتیں نکلے اور پھر اس سے جو فضا ماحول بنے کیونکہ جو حضور پاک صلی اللہ علیہ وسلم جب ہجرت کر کے مدینہ پاک تشریف لائے وہاں دو خاندانوں میں لڑائیاں تھیں آپ نے ان میں زمینیں کپڑے پیسے نہیں بانٹے ماحول بنایا مدینہ منورہ کا ہر محلہ ہر محلے کی ہر گلی ہر گلی کا ہر گھر ہر گھر کا ہر گھر کیا مر کیا ارتھ سب کا ایک ہی ہم جو کچھ ہیں ہم بیٹوں سے باپ ہے تو بعد میں بیویوں کے شہر ہے تو بعد میں باغات کے مالک ہے تو بعد میں لکھپتی ہے تو بعد میں غریب ہے تو بعد میں سب سے پہلے ہم بندے گئے کے ہیں اور اس کے ساتھ امت کی نبی کے ہیں بندگی اللہ کے حکموں کو پورا کرنا حضور کے طریقے پر حضور کے کام کو اپنا کام بنانا حضور والے رنگ کے ساتھ حضور والی آرام کے ساتھ حضور والی رنگ کے ساتھ حضور والے درد کے ساتھ جب ایک مجمع ایسا تیار ہوتا ہے اور یہ اپنی مسجدوں سے دلے چار مہینے اور ملکوں کی جماعتیں بن کر جاتی ہیں تو پھر ان کے ہاتھوں اللہ پاک جہاں سے گزرتے ہیں وہاں ہدایت کے حوالے چلاتے ہیں اس لیے یاد رکھنا کام رقم کا نام نہیں ہے کام چلے گا قربانیوں سے کام چلے گا اخلاص سے کام چلے گا خصوصیت استخلاص سے یکسوئی سے کام چلے گا ہمدردی سے کام چلے گا فضائل سے کام چلے گا مسا اس طرح کو کام کرنا ہے تو میرے دوستوں اردو کو হুজুর সাল্লাহ আলহিসাম আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেছেন একটা হলো নিজের জীবনকে বানানো নিজের আকিদাকে সহি করা নিজের এবাদতকে সহি করা প্রথম হলো যে আমার আকিদা কি করে সহি হয়ে যায় এরপরে হলো আরো হাজারো মানুষ যারা আছে তাদের আঁকিটা কি করে সহি হয়ে যায় আমার এবাদত কি করে ঠিক হয়ে যায় সহি হয়ে যায় বাকি সমস্ত মুসলমানদের এবাদত কি করে সহি হয়ে যায় এবং আবার আপনার কি করে দুরস্ত হয়ে যায় আমার মধ্যে আল্লাহ ধ্যান কি করে আসে সমস্ত মানুষের আখলাখ কি করে দুরস্ত হয় আল্লাহ ধ্যান কি করে আসে আল্লাহ তালা আমার উপর আল্লাহ তালাকে কি করে রাজি করব এবং সমস্ত মানুষ কি করে আল্লাহ তালাকে রাজি করবে এই দুই জিম্মাদারি আল্লাহ আল্লাহ নবী আমাদেরকে দিয়ে গেছেন এটি আমাদেরকে আল্লাহ তাল্লাহ নবী দিয়ে গেছে এবং কিভাবে করতে হবে ওর নিয়ম নবী বলে গেছে আর এটা যদি কেউ করতে চান এটার জন্য জরুরি জায়গা হলো সব কিছু তার জায়গায় যে শিখতে হয় ইঞ্জিনিয়ার হইতে হলে ইঞ্জিনিয়ার হওয়ার জায়গা আছে ডাক্তার হলে ডাক্তার হওয়ার জায়গা আছে মেডিকেল কলেজ আলাদা ইঞ্জিনিয়ার কলেজ আলাদা এগ্রিকালচার ইউনিভার্সিটি আলাদা মেডিকেল ইউনিভার্সিটি আলাদা মেরে মহতরাম দোস্ত বুজুর্গ নিজের আঁকিটাকে ঠিক করা নিজের ইবাদতকে ঠিক করা নিজের আখলাখকে ঠিক করা নিজের মধ্যে এখলাস আনার জন্য চেষ্টা করা এটার জন্য আলাদা জায়গা এই জায়গাটার নাম হলো মসজিদ এই জায়গাটার নাম কি ভাই মসজিদ হুজুর সাল্লাহ ইসলামকে আল্লাহ তালা হকুম দিয়েছেন ওই মসজিদে আপনি অবস্থান করেন আপনার কিয়াম ওই মসজিদে বানান যে মসজিদের বুনিয়াদ ভিত্তি ছিল তাকুয়ার উপরে কিসের উপরে তাকুয়ার উপরে হ্যাঁ মেরে মোস্তরাম দোস্ত বুজুর্গ তাকওয়ার উপরে যে মসজিদের ভিত্তি ওই মসজিদ আল্লাহ তালার কাছে খুব পছন্দ সে ভাঙা তোরা হোক না কেন কোনো অসুবিধা নাই কিন্তু তাকওয়ার উপরে হইতে মেহরবানি করে বসে কষ্ট তো হবে ইচ্ছা বছর অপেক্ষা করার পরে প্রত্যেকটি অনুষ্ঠান দিয়ে আমরা হ্যাঁ, প্রথম দিন হ্যাঁ। নির্মাণ করা হচ্ছে ওই মসজিদে আপনার সে আবহাওয়া পরিবর্তন আপনি অবস্থান করেন মক্কা থেকে হুজুর কোনো মসজিদ বানানো অন্য কোনো মসজিদ বানানো তো দূরের কথা বাইতুল্লাহর কাছে দেখে দেখে দিত না কাপড় নির্যাতন করতো মদিনাতে তখন আসলেন প্রথমে মসজিদে কোবাতে মসজিদ বানাইলেন তারপরে মদিনাতে এসে মসজিদে নবীতে বানাইলেন মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তালেন কেন আপনাকে ওই মসজিদে আমি বসার জন্য বললাম কি রিজাল্ট ওখানে কিছু মানুষ আছে আরে বাবা মানুষ তো সারা দুনিয়াতেই আছে তাদের ভরা মানুষ আছে স্টেশনে মানুষ আছে সমস্ত যানবাহনে মানুষ আছে ওই মানুষগুলো আবার কারা বলে যে এই মানুষগুলো বিশেষ একটা পরিচয় আছে স্বাতন্ত্রতা আছে অন্য অন্য মানুষদেরকে কি স্বাতন্ত্রতা আছে হারো তারা পাক পবিত্রতাকে পছন্দ করে পাক পবিত্রতাকে পছন্দ করে বাহ্যিক শরীরের পবিত্রতা তাদের পছন্দ যে আমার শরীরটা পাক থাকে তার রুহটা পাক থাকে এটাও তাদের পছন্দ তাদের দিল পাক হয় এটা তাদের পছন্দ তাদের চিন্তা ভাবনা পাক হয় এটা তাদের পছন্দ হ্যাঁ যাদের কথাবার্তা পাক হয় বিগত কথা এত না পাক যদি সাগরের মধ্যে ফেলাই দিলে সাগরের পানির পরিমাণ ফিটা হয়ে যায় হ্যাঁ কথাবার্তা পাক হয় চলাফেরা পাক হয় মানে কোরআন মনে করে যে চলাফেরা কোরআন হাদিস এটাকে সমর্থন করে ওই চলাফেরাটা হলো পাক ওইটা জান্নাতে জড়িয়া হয় সে চায় যে তার পারিবারিক জীবন পাক হয় তার কামাই রুটি পাক হয় তার লেনদেন পাক হয় তার আচার আচরণ মানুষের সাথে পাক হয় সার্বিকভাবে পাক পবিত্রতা তারা চায় ওই সমস্ত ওই রকম কিছু মানুষের মধ্যমা ওইখানে আছে হ্যাঁ ওই মসজিদে তো মেরে मुख्तराम ব্যস্ত और তাই হজরতি हजरत जी हजरत मौलाना उबैदुल्ला বলতেন আজও যদি সারা দুনিয়াতে যে দিন ছড়াইছে দিন ছড়াতের মূল জায়গা ছিল মসজিদে নবমী হ্যাঁ মসজিদে নবমীতে কিছু কাজ পবিত্র মানুষ ছিল যারা পুরা জীবনকে পাক করতেছিল পাক পবিত্র করতে করতে চাইছিল এবং পবিত্র হয়ে গেছে যাদের মধ্যে সর্বপ্রথম ছিলেন যারা আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি যেদিকে জিন্দিগিকে পাক করছেন সমস্ত দিক থেকে পাক করছেন সাহাবারা যেদিকে থেকে পাক করছেন সমস্ত জিন্দিগিকে পাক করছেন এই সমস্ত মানুষ যাদের জীবন পাক ভিতর পাক বাহির পাক রহু পাক দিন পাক দেমাগ পাক চিন্তা শক্তি পাক কর্মশক্তি পাক সবকিছু পাক পবিত্র এই সমস্ত মানুষ যখন জবাব ভেন্টে বের হয় যেখান দিয়ে হাইটে যায় আল্লাহ তালা ওদের জন্য হেদায়তের ফয়সলা করে দেয় আবার যেখানে গেছিল ওখানের জন্য আল্লাহ তালা হেদায়তের ফয়সলা করে দিচ্ছে তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ তাই হয়তো ইসুফ রহমতুল্লাহ বলছেন আজকে যদি কোনো মসজিদ দুনিয়ার যে কোনো প্রান্তের হোক না কেন যদি ভাঙ্গা চোরা পুরো ঘরে হয়ে থাকে সেখানে যদি ওই রকম ভাবে মসজিদের নবীর আমল যদি ওই মসজিদে চালু থাকে এবং মসজিদে নবীর মুসল্লি যারা ছিলেন মাজনা যেই মাজনা ছিল ওই মাজনার সাথে ভিতর বাহিরের মিল থাকে হুজুর সাল্লাহ ইসলামের বাতানো পদ্ধতি অনুযায়ী যদি থাকে তাহলে আজকে ওই ভাঙ্গা মসজিদের থেকে জামাত বের হবে যতদূর যাবে ততদূরের জন্য আল্লাহ তালা হেদায়তের পায়তলা করে দিবে মেশাল দিয়ে বুঝাই বুঝাইছেন লেবুর মেশাল লেবু দিয়ে দৃষ্টান্ত দেবেন বলে লেবু দুনিয়ার যে কোনো কোনো ক্রান্তি চাক না কেন লেবু যখন পানির মধ্যে চিপুর দেবে ওই পানিটা টক হয়ে যাবে কি বললেন ঠিক না ভুল হ্যাঁ নাকি এরকম কোন শর্ত আছে যে কোন সেগুন হিসাব যদি লেবু টিপ দেয় তাহলে পানি টক হবে সাধারণ কোন মানুষের টিপ দিলে লেবু পানি টক হবে না এরকম নাকি মেরে মোস্তরাম বুজুর্গ আসল হইল ওই নবীর রঙে রঙিন হওয়া নবী মসজিদের মধ্যে মসজিদে নবমীতে যেরকম স্বামীদের একটা মজমা বানাইছিলেন ওইরকম শিবতলা মজমা যেখানে হবে ওই মজমা যেখান থেকে রওনা দিবে মসজিদে নবমী থেকে রওনা দেওয়ার পরে সারা দুনিয়ার যেখানে গেছে সেখানে যেমন হেদায়তের চলা হয়ে গেছে অনুরোধ করে দুনিয়াতে ভাঙ্গা মসজিদের মধ্যে যদি এই পাঁচ কাজ চালু থাকে মসজিদে নবমীতে কি হইত মসজিদে নবমীতে কি হইতো মসজিদে নবমীতে হজুর সাল্লাহ আলী ইসলাম যখন নাকি মদিনাতে হিজুত করে গেলেন তখন মদিনাতে প্রচন্ড মারামারি ছিল একটা গোত্র ছিল ভাগ করে দুই ভাগ দুই দুই গোত্র আলাদা মারামারি খোলাখুলি চলতেছিল ধারাবাহিকতা চলতেছিল হুজুর সাল্লাহ ইসলাম তাদের কাছে যে কোনো রকমের সাহায্য সহযোগিতা চাইলেন না কাপড় চাইলেন না খাউন চাইলেন না কোনো কিছু চাইলেন না তাদের মধ্যে কি করলেন ওই মাহলটাকে পাক করার জন্য প্রথমে একটা মসজিদ বানাইলেন মসজিদের মধ্যে আমল চালু করে দিলেন আমলের লেনদেন শুরু হয়ে গেল সাহাবাদের মধ্যে এমন একটা যত্ন পয়দা হইল যে সাহাবারা হুজুর সাল্লাহ আলী ইসলামকে দেখে দেখে নিজের জীবনকে গড়া নিজের জীবন গড়া থাকে নিজের জন্য ধন্য মনে করতে লাগলেন যার মধ্যে সবচেয়ে আগে গেছিলেন ছিলেন উসমান আলী রাদিয়াল্লাহু আনহু রাশেদা হজরত মুআদ হজরত জায়েদ বিন হজরত সাদ আবি ওয়াক্কাস আমর ইবনুল্লাহ খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু সহ ওই সাহাবিদের মাজমা ছিল এখানে তারা চব্বিশ ঘন্টা হজুর সাল্লাহ অনুকরণ করতে আর চিন্তা করতেন এখন কার কাছে যাব কাকে বলবো এই চিন্তা তারা করতেন মেরে মহতরাম দত্তর বুঝবো মসজিদে নবমীতে কোনো মাল সম্পর্কে ভাগাভাগি ছিল না মসজিদে নবমীতে ছিল এলেমের লেনদেন ছিল আমল নেওয়ার আমল শিখার আগ্রহ ছিল সবাই মসজিদে নবমীতে আসতেন সকলেই মসজিদে নবমীর সাথে সম্পর্ক রাখতেন পুরুষরা যে মা বন্ধের কাছে মেরে মস্তরাম যুক্ত যেটা বলা হয় পাঁচকামের মধ্যে যে রোজানা ঘরে মসজিদের তারিখ রোজানার মশল রোজানার আড়াই ঘন্টা সপ্তাহে দুই মাস মাসে তিন দিন এই করতে করতে যারা নাকি অগ্রসর হবে তাদের কাছে এই কামটা আসল রূপে ধরা দেবে কারণ হয়তো ইলিয়াস রহমতুল্লাহ বলছে এই কামটাকে কামে কারে নেব নবীর কাম হাজর ইলিয়াস রহমতুল্লাহ খুব করে খবরদার এটাকে রসুন বানায় না এটাকে রসুন বানায় না নবীর কাম কিশোরের মসজিদ আবাদ করে শিখাই শিখাইছেন এইভাবে সারা দুনিয়াতে আবাদ করুক বলে যে যেখানে যাই সেখানে হুজুর আমাদের এখানে কেস্তমা করেন আমাদের এখানে অনেক দিন হয়েছে ইস্তমা হয় না আমাদের করে দিতেছে ইস্তমা একটা রেওয়াজি উসুমি জিনিস হ্যাঁ যারা নাকি আগামী কামের সাথে সম্পর্ক না রেখে ইসলামাতে আসতে থাকবে আস্তে আস্তে এই তবলিগের কাম দুর্বল হতে থাকবে এই জন্য এখানে যারা উপস্থিত আছি সকলের ক্ষেত্রে অনুরোধ হলো যে অতীতে যদি কিছুটা ভুল ত্রুটি হয়ে থাকেও এখন থেকে যে আমরা মসজিদের সাথে মসজিদের পাঁচ কামের সাথে চলে দেব জীবনে জড়বো ইনশাআল্লাহ মেনে মহতরাম দোস্তুর্গ হজরত ইলিয়াস রহমত হজরত ইসুফ বলতেন প্রতিটা মানুষের যদি ওই নমুনার হয় যে নমুনা হুজুর সাল্লাহ ইসলামের ছিল অর্থাৎ নবীর জীবন যেভাবে ছিল ওইভাবে যদি নিজের জীবনকে বানায় দেয় আর প্রতিটা মহল্লার মসজিদ যদি মসজিদে নবমী নমুনাতে হয় মসজিদে নবমীতে এই কাজগুলো হয়তো তো মেরে মহতার আন্দোলন বলে যে আজকেও ওই আল্লাহ তালার নুসরতার মদত দেখত যেই নুসরতার মদত মসজিদে নবমী আল্লাহরা পাইছিলেন ওই জমানাতে যেমন নাকি আজকে লেবুর মধ্যে ওই টক আছে যে টক আগের জমানা ছিল এটা যে কেউ চিপ দিবে টুকরা করে যে কেউ চিপ দিবে টক রস বের হবে কি বলেন হবে কি হবে না না তার জন্য আলাদা বিশেষ রকমের কিছু মানুষ লাগবে না যে কেউ মসজিদকে আবাদ করবে পাঁচ কাম শুরু করবে মেরে মহতারাম দপ্তর বুজুর্গ ওই মসজিদকে কামড়ে করে আল্লাহ তালা হাজারো মানুষের হেদায়তের জড়িয়ে বানায় দিবে এই জন্য মেরে মশলা দুধটা বুঝব কিন্তু লেবুটা আসল হইতে হবে ওই প্লাস্টিকের লেবু হইলে চলবে না যে আমাদের ঘরে শোকেশের মধ্যে প্লেট থাকে বিভিন্ন রকমের কোনোটার মধ্যে প্লাস্টিকের করল্লা কোনোটার মধ্যে প্লাস্টিকের আম কোনোটার মধ্যে প্লাস্টিকের কলা কোনোটার মধ্যে প্লাস্টিকের কোনোটার মধ্যে প্লাস্টিকের আঙ্গুর আর কোনোটার মধ্যে প্লাস্টিকের লেবু ওই প্লাস্টিকের লেবু একটা না দুইটা না দশ হাজার লেবু যদি চিপড়ে একেবারে ভর্তাও বানাই ভাত খেলানো হয় তাতে একটু রস বের হবে মেরে ভক্তরা আব্দস্তর বুজুর্গ আমরা এরকম প্লাস্টিকের লেবু যেন না হয় আর প্লাস্টিকের লেবু হবে না তখন হবে না যখন নাকি মানুষ এই দিতে কাম শুরু করছে নিজের ভিতরে নিজের আকিদা কি করে সহি হয় এটার জন্য চেষ্টা করবে হাজারো মানুষের আকিদা সহি করার জন্য সে মেহনত করবে যানমাল খরচ করবে আর মুসলমানের যানমাল যেখানে লাগে ওটা কোনোদিন বেকার হয় না ওটা কোনোদিন নষ্ট আর বিনষ্ট হয় না নিজের এবাদত ঠিক করবে সারা দুনিয়ার মুসলমানের এবাদত ঠিক করার জন্য নিজের জানমালকে খরচ করবে এইভাবে যত সিমত আছে সমস্ত সিমত নিজের মধ্যে আনার জন্য চেষ্টা করবে এবং এই গুলো সমস্ত মুসলমানদের বিক্রি করে আসে এটার যদি সে চেষ্টা করবে এটা যখন করবে তাহলে এই মানুষটা এই মানুষটা আল্লাহ তাল্লাহ সাথী বান্দা হবে নবীর উন্মত হবে হ্যাঁ এটাই হলো আমাদের বড় পরিচয় তখন আমরা প্লাস্টিকে লেবু হব না তখন কাবো না প্লাস্টিকে লেবু হব না তখন আমাদের দ্বারা এই কামটা রেওয়াজি হবে না এই কামটা আসল রূপের মধ্যে থাকবে আসল অবস্থাতে এই কামটা থাকবে তো মেরে মশরাম বুজুর্গ এই যে দাওয়াতের দিকের মেহনত ইসলামের যত মেহনত হইতেছে বলে এটা হলো শুধু এই মাত্র এই জন্যই যাতে করে নবীর যে দুই দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে এই দায়িত্বের তখন আলোচনা করে একটা মজবাকে তৈরি করা কি বলেন তৈরি করবো তো আল্লাহ মেরে মহতারাম বুঝতাম বুজুর্গ ইস্তেমা তো শুধু ইস্তেমার জন্য না সময় মতো এসে হাজির হয়ে গেলাম একবার বিশাল একটা মজমা হয়ে গেল পাও ফেলানোর জায়গা নেই হাতে চললাম রাস্তা সম্বন্ধ এটার নাম ইস্তেমা ইস্তেমা হলো ইস্তেমার আগে একটা মেহনত থাকে সেটা করে বেশি থেকে মানুষ বেশি মানুষ ইস্তেমার উপলক্ষ করে আল্লাহ রাস্তাতে বের হয়ে যায় আরেকটা হলো ইস্তেমার পর এতবার থেকে বেশির থেকে বেশি জামাত আল্লাহ রাস্তাতে বের হয়ে যায় এখন পর্যন্ত কত মানুষ এরকম আছে যাদের সম্পর্ক মসজিদের সাথে হয় নাই অথচ মসজিদের সাথে সম্পর্ক কায়েম করার জন্য আল্লাহ তালা নিজে হুকুম দিয়েছেন নবীকে বলছেন আপনার ওই মসজিদে আপনি যে অবস্থান করেন আপনি এখানে অবস্থান করেন তো নদীকে মসজিদে অবস্থান করার কথা বলছে তাহলে আমাদেরকে আমরা কি বাদ করছি নাকি এই জন্য মেরে মহতরাম দোস্তর দুর্গ আমরা এই আয়তের মধ্যে আল্লাহ তালা মসজিদ আবাদের মেহনতের কথাকে আল্লাহ তালা শিখেছেন মসজিদ আমাদের মেহানতের দিকে আমাদের দৃষ্টিকে ফেরাইছে যে মসজিদের আবাদ মসজিদকে আবাদ করা এই জন্য এবারে মহাতরাম দোস্তর বুজুর্গ আমরা এই সকলেই যার যার মসজিদে যে আজকাল কি হয়ে গেছে ইস্তানা আসে কোনো কোনো মসজিদ থেকে বিশ তিরিশ জন আসছে কিন্তু গাছের দিন কয়জন দুইজন মশলাটা তিনজন তালিম একদিন হয় একদিন হয় না অথচ ওই মসজিদের থেকে দশজন পনেরো জন বিশ জন ইস্তেমাতে চলে আসছে এরকম যেন এরকম ভুল আর গাফলাতে যেন আমাদের থেকে না হয় আমরা যেমনি ভাবে এখানে আসছি একত্রিত বসছি অভিভাবক প্রত্যেকে ফিরে যার মসজিদকে মসজিদে নবমীর সেখানে আদলে মসজিদে নবমীতে যে আমল হয়েছে ওই আমল আমাদের মসজিদে চালু করবো প্রথমে নিজের জাতের থেকে তারপরে আবার অন্যান্য ভাইদেরকে দিয়ে মেরে মহতলাম দুর্গ দুনিয়াতে মানুষ আমাকে অনেকভাবেই চেনে চিনতে পারে স্বাভাবিক কে বলে অমুকের বাপ কে বলে অমুকের স্বামী কে বলে অমুকের ভাই কে বলে অমুকের দাদা কে বলে অমুকের নানা ভেবে মস্তরাল দুষ্ট হবে দুর্গ আমি অমুকের ভাই এটা পরে আগে আমি আল্লাহ তালার বান্দা এবং হুজুর সাল্লাহ আমি অমকে সমর্পকার স্বামী আমার স্ত্রী অমক এটা হলো পরে আগে হলাম আমি আল্লাহ তালার বান্দা এবং হুজুর সাল্লাহ মোহাম্মদ তারপর হলো আমার স্ত্রীর সাথে আমার পরিচয় মেরে মস্তরাম দোস্ত বুজুর্গ আল্লাহ তালার বান্দা হওয়ার ব্যাপারে যদি আমি পরিচ্ছন্নতা অর্জন না করতে পারি নবীর উন্মত হওয়ার ব্যাপারে সুন্নতকে বিসর্জন দিয়ে জীবন যাপন করে নবীর উন্মত হওয়ার ব্যাপারে যদি আমরা পরিপূর্ণ না হতে পারি মেরে মস্তরাম দোস্ত বুজুর্গ এটা আমাদের জানে আমার অমক আমার স্ত্রী বা অমক হোক আমার ছেলে বা হোক আমার বাপ এই কারণে বিন্দু মাত্র দয়া অনুগ্রহ আমার উপরে করা হবে এই জন্য আমাদের দায়িত্ব হল প্রথমে আমি আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার হুকুম মতো আমার জীবনকে আমি পরিচালনা করবো আর আল্লাহর হুকুমকে নবীর তরিকা অনুযায়ী করবো আল্লাহ রসুলকে কি করবো নবীর তরিকা অনুযায়ী করবো অনুরূপভাবে আগামীকে আল্লাহ তালা দাওয়াতের কালার জন্য পাঠাইছেন অনুরূপভাবে আমাদেরকেও আল্লাহ তালা তাহলে আমরা যদি নবীর তরিকা কামে চলতে আমাদেরকে আমাদেরকেও দাওয়াতের কাম করতে হবে দাওয়াতের কাম করতে দিয়ে আমার আখলাখের জন্য নবীর আখলাখের মতো হয় আমার চলাফেরার জন্য নবীর চলাফেরার মতো হয় আমার সবর আমার ধৈর্য আমার উদারতা এটার জন্য নবীর মতো হয় এই শিবস্তরে যখন নাকি আমার মধ্যে আসবে বেড়ে মস্তরা বিশ্বাস এবং আল্লাহ তালা নবী সাল্লাহ ইসলাম যেভাবে মেহনত করছিলেন ওইভাবে এই সিবতগুলোর কারণে ওইভাবে মেহনত করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দেবেন যখন আমরা ওই তৌফিক প্রাপ্ত হব তখন আমাদের মেহনতে হাজার হাজার মানুষের জন্য হেদায়তের জড়িয়ে হয়ে যাবে হাজার হাজার জাহান্নামা থেকে জান্নাতের দিকে চলতে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে এইভাবে মেহনত করার জন্য দাঁড় করে দেবে دنیا میں جب کوئی آدمی مرتا ہے تو پیچھے والوں کے لیے کچھ چھوڑ کے جاتا ہے صدیوں تک خلافت راشدہ کے بعد پوری دنیا کے مسلمانوں سے سوال تھا تمہارے نبی تمہارے درمیان سے گئے کا گئے امت اپنا سبق ایسے بھولی ایسے بھولی کہ یہی یاد نہیں رہا کہ ہم ہیں کون کہاں ہے اور کرنا کیا ہے اور وہ مکہ محمد اللہ رال کی قبر کو دور سے نظر پر مارے انہوں نے پاس سنگ کی نظر مارنا تو بنتا ہے سڑک تو ہی امریک ان سب تم بھی لن تو ملو ابدا کتاب تمہیں ابا ستابوں چھوڑ کے نہیں جا رہا ہو کسی کی جا کے نہیں جا رہا ہو کسی کا منہ نیل بنا کے نہیں جا رہا ہو تمہارے ساتھ قرآن لے کے جا رہا ہوں اور یہ قرآن ہر پن ہر پن تعلیموں کی زندگی میں تجارت کا مالداروں کی زندگی میں مالداری کا قرآن ہر پن ہر پن زندہ ہو رہا ہے اس کے ہاتھ سے لے کے جا رہا ہوں اگر تم نے یہ طے کر لیا پرانی زندگی جینی ہے اسی کے مطابق جہاں کہیں ہم قرآن کا حکم کیا ہے سبھی کا طریقہ جائے زمین آسمان پہ چلی جائے سورج شو ہو جائے دنیا ہو جائے سکے گا سب سکے گا سودا کر سکے گا سے سکے گا یہ ہمیں کا اور قرآن زندہ ہے اس محنت جس کا نام دعوت ہے وہ لے کر گئے ہیں اس کی زندگی کا مقصد اور زندگی کا دل بنا کر اپنی زندگیوں کے فیصلے کر لیں تو میرے محترم بند حویٰ بولتے تھے ہزور سمجھ میں سلام پر ایک بچوں پر বছর محنت মেহনত করছেন এবং মেহনতের পূর্ণ হয়েছে এটা আল্লাহ তালা স্বীকৃতি দিচ্ছেন এবং সাহাবারা এটাকে স্বীকার করছেন হজর সাল্লাম হজরতুল বেদা যে হুজহাবে হজর সাল্লাম উপস্থিত ছিলেন আধার ময়দানে একটা পর্যায়ে এসে হজর সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ তু আমি কি তোমাদের কাছে আমার খেলাতে দায়িত্ব কি পৌঁছাই দিচ্ছি আমার উপরে জিম্মাদারি দেওয়া হয়েছিল যে ব্যক্তিগতভাবে আল্লাহ তালার হুকুম মতো কোরআন অনুযায়ী আমার জীবনটাকে আমি গড়ি এবং একটা মাজমা আমি আল্লাহ তালার পছন্দ মতো একটা মাজমাকে তৈরি করি এই আমার জিম্মাদারের আদায় কিছু আমি করছি যখন হুজুর সাল্লাহ ইসলাম জিজ্ঞেস করলেন সংস্কারের সমস্ত সাহাবারের কথাটা স্বীকার করছিলেন বললাম তার রেসালা ওয়াদাই তার আমানা ওয়াদাসাহাতাল উম্মা ওকাশাল গুম্মা ওয়াজাহাত্তা বিল্লাহ হাক্কা জিহাদি আল্লাহ রসুল আপনার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বকে আপনি পরিপূর্ণভাবে আদায় করছেন রিসালতের দায়িত্বকে আপনি আদায় করছেন আপনার কাছে যে আমানত ছিল সে আমানতটাকে আপনি পরিপূর্ণভাবে পৌঁছায় দিচ্ছেন উন্মতের খায় খাই করছেন যে উন্মত জাহানাটা শিল্পের মধ্যে ডুবেছিল জাহান নামে থেকে যাইতেছিল দ্রুত ওই জাহান ওই উন্মতকে আপনি খায় খাই করছেন প্রত্যেক নবী এই কথা বলতে যে ইন্দির আপনার আমিন আমি তোমাদের জন্য খায়ের খা কাঙ্ক্ষী এবং আমি তোমাদের জন্য বড় আমার একটা তোমার মহতার সাহাবারা স্বীকার করলেন সব কথা সব কথা স্বীকার করলেন তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ এভাবে হুজুর সাল্লাহ ইসলামের হজরত ফিকিরে আসার পরে কয়েক মাস পরে দুনিয়া থেকে চলে গেলেন এরপরে কয়েক শত বছর পর্যন্ত সতেরো বছর পর্যন্ত এই কথাটা চালু ছিল মুসলমানদের মধ্যে নবী আমাদের জন্য কি দিয়ে গেছেন নবী আমাদের জন্য কি দিয়ে গেছেন মেরে মহতারাম দোস্তরা বুজুর্গ আমরা এমন একটা সময় উপনীত যে আমাদের ধারণা নেই যে আমরা কে কেন আমাদেরকে আমার এই দুনিয়াতে পাঠানো হয়েছে আমাদের কাম কি এ সম্বন্ধে আমাদের তো ধারণা নাই কেমন যেন আমরা অন্ধ কেমন যেন আমরা বধির কেমন যেন আমরা বোবা না বুধ শক্তি আছে না শ্রবণ শক্তি আছে না দৃষ্টি শক্তি আছে আমরা যেন সবকিছু ক্ষয় ফেলছি তা মেরে মহতরাম দোস্ত বুজুর্গ খুব ভালো করে শোনা রাখেন যে কোন নবী দুনিয়াতে কোন টাকা পয়সা রেখে যান না হুজুর সাল্লাহ ইসলাম নিজে বলে গেলেন কামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে সামনে নিয়ে বলে গেলেন সমস্ত পুরুষ সমস্ত মহিলা দুনিয়ার সমস্ত তবকার সেই পেশা মানুষদের কাছে বলে গেলাম তারা তো ফি কমান নাই আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম লাভটা দিল তোমরা কখনো কখনো ভ্রষ্ট হবে না ভ্রান্ত পথে যাবে না কিতাব আল্লাহ অসুন্নতি একটা হলো আল্লাহ তাল্লার কিতাব আর একটা হলো এই কিতাবকে নিজের জীবনের জীবন্ত করার জন্য বাস্তব রূপ দেওয়ার জন্য আমার মেহনত দেখো আমি দুনিয়ার কোন বাচ্চাদের কাছে তোমাদেরকে তার দয়া দয়ার সামনে তোমাকে আমি রেখে তোমাদেরকে আমি রেখে গেলাম না কারণ তাদের কাছে তোমাদেরকে রেখে যাইনি কোনো দুশ্মনের কোলে তোমাদেরকে বসায় যাই নাই এই দুই জিনিস আমি তোমাদের সঙ্গে রাখলাম ও দুনিয়ার ব্যবসায়ী শোনো অর দুনিয়ার চাকরিজীবীরা সড়ক অর দুনিয়ার যুবকেরা সড়ক এই যে কোরআন এই কোরআনকে তোমার জীবনে তুমি জীবন্ত করো এই কোরআন অনুযায়ী তুমি তোমার জীবনকে চালাও আর এটার দাওয়াত তুমি দাও তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তালার পক্ষ থেকে তোমার জন্য সবসময় রহমত আর বরকত তোমার উপরে আসতে থাকবে আল্লাহ সাহায্য তোমার সাথে আসতে থাকবে কারণ আল্লাহ কোরআনের হেফাজত করা আল্লাহ তালার জিম্মায় কেন পর্যন্ত আল্লাহ তালা কোরআনের হেফাজত করবেন যার জীবনটা কোরআন অনুযায়ী কোরআন অনুযায়ী থাকবে সে তো নিজেই কোরআন কোরআন অনুযায়ী এমন তার জীবনের মধ্যে তার জীবনকে আল্লাহ তালা হেফাজত করবেন কোরআনকে জীবন কোরআন কিভাবে জীবন্ত হয় প্রত্যেকটা মানুষের মধ্যে ব্যবসার মধ্যে কোরআন জীবন্ত হয় চাকরিজীবীর মধ্যে কোরআন জীবন্ত হয় যুবকদের মধ্যে কোরআন জীবন্ত হয় এটার জন্য হলো নবীর বেহারত মেরে মহতরাম দোস্ত বুজুর্গ আমাদের কোনো খবর ছিল না আল্লাহ তালা নূর দিয়ে ভরে দেয় হাজরত ইলিয়াস রহমতুল্লাহ খবরকে হাজরত ইলিয়াস রহমতুল্লাহ আমাদেরকে একটু সতর্ক করছেন হাজরত ইলিয়াস রহমতুল্লাহ আমাদের চোখকে একটু খোলার জন্য চেষ্টা করছেন আবার যদি আমরা ওই কোরআনকে একলাই ধরি আর কোরআনের আমলকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করি দাওয়াতের মেহনতের মাধ্যমে তোর মেরে মহতার দোস্তা বুজুর্গ আবারও ওই জীবন ফিরে আসবে যেই জীবন হজুর সাল্লাহ ইসলামের পরে শাহাবাদের জামানাতে ছিল এই জন্য আজকে আমরা সকলে আজম করে নেই পাঁচটা এরানো করে নেই ইনশাআল্লাহ বাকি জিন্দগি কোরআন অনুযায়ী করবো করবো ইনশাআল্লাহ এবং বাকি জিন্দগি কোরআন মানুষের জীবনে জীবন্ত হয় যে মেহনতের দ্বারা অর্থাৎ নবীওয়ালা মেহনত দাওয়াতের মেহনত এই দাওয়াতের মেহনত করবো করবো তো ইনশাআল্লাহ سب سے پہلے پورا مجمع اور جہاں ترجمے ہو رہے ہیں جتنی زبانوں میں سارے اس کی نیت کریں اللہ بہت بڑے ہیں ہمیں پرانی زندگی جینی ہے اور تمام انسانوں کو اللہ پاک کے پرانی زندگی نصیب فرما دے اس کی محنت کو اپنی محنت بنانا ہے اور اس کے لیے اللہ کی دی ہوئی جان اور مال کو कुर्बान करना है सिर्फ अल्लाह को राजी करने और अपनी आखिरत बनाने की नीयत से हिम्मत करके फिर अपने अपने नाम पेश करें বলেন যে বারে মহত্তর দোস্তর বুজুর্গ ওই আজকে আমি সবার কাছে দরখাস্ত করতেছি এটা খুব ভালো করে শোনেন আপনারা যে আল্লাহ তালা আমাকে যা যান মানের পুঁজি দিছে দুইটা পুঁজি আল্লাহ তালা আমাকে দিচ্ছে এই দুই পুঁজিকে ব্যবহার করে আমার জীবনের মধ্যে আমি কোরআনকে বাস্তবায়ন করব এবং সমস্ত মানুষ যার তার জীবনে কোরআনকে বাস্তবায়নের জন্য তৈরি হয়ে যা এটার জন্য আমার যার মাল খরচ করে আমি আল্লাহ রাস্তাতে বের হয়ে যাব যাবো ইনশা আল্লাহ আর কিছু চাই না চাই একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি চাই একমাত্র আল্লাহ তালা রেজা চাই একমাত্র আল্লাহ তালার অনুগ্রহ আর তা এছাড়া আর কোনো কিছু চাওয়ার আমার নাই চাই শুধু تو আর কি চাই আখড়াতে تو نہ جاتا کر مکتی ایجنڈا لگتا تھا دعوت ہے ان বলেন এই জন্য হিম্মত করে اس کو سمجھنا بھی ہے سیکھنا بھی ہے جو نہیں جانتے ہیں وہ جاننے والوں سے پوچھنا بھی ہے اس کا شوق اس کا جذبہ اور اس پر عمل آ جائے اس کے لیے نقد پورے مجمے میں اور جہاں ترجمے ہو رہے ہیں جن کے ابھی تک ایک سال بعد چار مہینے نہیں لگے ہیں سب سے پہلے وہ اپنے چار مہینے پیش کریں باقی زندگیوں میں محسوس کریں مدینے میں رہنے والے تین قسم کے پوری جان پورا مال آدھی جان آدھا مال ایک تہائی جان ایک تہائی مال বলেন যে ওকে দেখা আমাদের করতে হবে কি এটা আল্লাহ করে যাবো কিসের জন্য বলেছে এই জিনিসটাকে আমাদের বোঝার জন্য যাব শিখার জন্য যাব যারা জানে তাদের কাছে যে শিখব এবং সমস্ত মানুষকে এর উপরে তৈরি করব ঠিক আছে না ভাই এই জন্য সর্ববর্তমানে বলতেছেন ওই সমস্ত ভাইদের কাছে আমার দরখাস্ত আওয়াজ যতদূর পর্যন্ত দেখতেছে যে যাদের এখনো একসাথে চার মাস হয় নাই এক চিল্লা এক চিল্লা করে দিচ্ছে অনেকবার দিচ্ছে কিন্তু এখনো একসাথে চার মাস হয় নাই এখন থেকে আমি নগদ চার মাসের জন্য বের হবো